آتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أختر أحمد تعليم القرآن مدرسة কমলাপুর যশোর অধ্যকার বারোই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী এই মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হজরাত ওলামায় কেরাম অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই দিনই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ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 জগৎ সমূহের রব জোরে বলেন সুবাহান আল্লাহ মমিনের জীবন মরণ কার জন্য বাঁচলে কার জন্য মরলেও কার জন্য তাহলে এই যে গান গায় জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কোরআনুল করিম বলছে মমিনদের জন্য তিনি আল্লাহ হচ্ছেন প্রথম তিনি শেষ মমিনের জীবনের প্রথম কে মমিনের জীবনের শেষ কে মমিনের জীবনের শুরু শেষ মমিনের জীবন মরণটা সব কার জন্য মমিনের প্রকাশ্য কার জন্য গোপনে কার জন্য প্রকাশ্যের আমল আল্লাহর জন্য গোপন আমল কার জন্য আল্লাহ রাব্বুর আলমিন বলছেন ইন্না সলাতি ওয়া আমার জীবন আমার মরণ আমার জীবনের যত কিছু ভালোবাসা সব কার জন্য আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য আমি আমার পিতামাতাকে ভালোবাসবো কার জন্য আমি আমার রসুলকেও ভালোবাসবো কার জন্য সুতরাং রসুলকেও ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে শুধুমাত্র মানুষকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন সেই মানুষ যখন আল্লাহর দরবারে গিয়ে দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ খুশি হয়ে যান নামাজে দাঁড়ায় নামাজে কেয়াম আল্লাহর জন্য ফরজ ঠিক না এই মানুষ যখন কয়েকদিন পরে গিয়ে মূর্তির সামনে দাঁড়াইয়া নিরবতা পালন করবে সেই এবাদতটা কার হবে এখনই শুরু হয়ে গেছে মূর্তিকে সাজানো মূর্তিকে ফুল দেওয়ার জন্য স্কুলের কচি কচি বাচ্চাদেরকে পর্যন্ত নগ্ন পায়ে হাঁটায় এরপরে নিজেরাও শিরিক করে বাচ্চাদেরকেও শিরিক করায় নামাজে দাঁড়াইলে যদি আল্লাহর এবাদত হয় তাহলে মূর্তির সামনে দাঁড়াইলে মূর্তির এবাদত হবে না মূর্তির সামনে নিরাপত্তা পালন করছে একদল মানুষ রাষ্ট্রীয় শিরিক আর একদল মানুষ গিয়ে মাজারের সামনে চেষ্টা করছে মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছে অ মুসলমান আল্লাহর নামে মান্যত করলে যদি আল্লাহর এবাদত হয় মাজারের নামে মান্যত করলে কার এবাদত হয় মাজারওয়ালার এবাদত এবাদত করবো কয়জন আর আল্লাহ রাব্বুর আলমিন বলছেন না তোমরা দুইজন আল্লাহ বানাবে না ইন্নামা হুয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের আল্লাহ কয়জন এখন আমাদের সমাজে আল্লাহ কয়জন অনেক মাস্তিদে গিয়ে হুকুম পালন করি আল্লাহর আদালতে আল্লাহর হুকুম চলে না হুকুম চলে আর একজন আর আল্লাহ কয়জন হল মাস্তিদে গিয়ে হুকুম পালন করি আল্লাহর ব্যাংকে গেলে আল্লাহর হুকুম থাকে না হুকুম হয় কার শয়তানের কার এবাদত করে অথচ আল্লাহ তালা বলছেন সুরাই আসিনে আছে আলম আহাদি আদম আল্লাহ তাবুদু শৈতন হে বনি আদম আমি তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না তোমরা ইবাদত করবে কার তো মানুষ কি শয়তানের ইবাদত কেউ করে নাকি কেউ তো করে না আল্লাহ কি বললেন যে তোমরা শয়তানের ইবাদত করবে না তার মানে হল শয়তান যেই কাজগুলো করতে বলে শয়তান বলে তোমরা মূর্তির সামনে দাঁড়িয়ে নিরবতা পালন করো মূর্তির গায়ে তোমরা ফুল চড়াইয়া দাও শয়তান বলে তোমরা মসজিদে আল্লাহর আইন পালন করো ব্যাংকে খবরদার আল্লাহর আইন চলবে না আদালতে আল্লাহর আইন চলবে না সংসদে আল্লাহর আইন চলবে না সব জায়গার থেকে আল্লাহকে বের করে দিয়েছে এরপরে তোমরা মাজারে গিয়ে প্রার্থনা করো আবার কোন মাজারে আছে কুমির কোন মাজারে কচ্ছপ কোন মাজারে কি গজার মাছ সিলেটে গজার মাছ আছে না শাহজালাল রহমাতুল্লাহ আলার মাজারে চলে যাও থাকবে লম্বা লম্বা গজার মাছ চট্টগ্রাম চলে যাও থাকবে গোল গোল কচ্ছপ আর তোমরা খানজাহান আলী চলে যাও থাকবে চ্যাপটা চ্যাপটা কুমির কোথাও গোল কোথাও লম্বা কোথাও চ্যাপটা ও মুসলমান কার এবাদত করছো এটা কি আল্লাহর এবাদত এই জন্য আল্লাহ রাব্বুর আলমিন আল্লাহর এবাদত কেমনে করতে হবে সেজন্য আল্লাহ প্রথম দুনিয়াতে পাঠাবার আগে একটা মাহফিল করেছেন নিজের পরিচয় দিয়েছেন আল্লাহর পরিচয় আগে আল্লাহর পরিচয় এ বয়ান আপনারা আগেও শুনেছেন তবুও সংক্ষিপ্ত আকারে বলে মূল আলোচনা যাবে এটা কিন্তু আজকের মূল আলোচনা না আল্লাহ রব্বুর আলমিন হজরতে আদম আলাইহিসালামকে সৃষ্টি করে তার পিঠের মধ্যে মুসা দিয়ে তারপরে আদমের সন্তানগুলোকে বের করলেন এরপরে তাদের পিঠের থেকে তাদের সন্তানগুলোকে এইরকম ভাবে কেয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়াতে আগমন করবে সমস্ত রুহুগুলোকে একত্র করে আল্লাহ রাব্বুল আলমিন একটা মহা সম্মেলন করলেন যে সেই সম্মেলনে তুমিও ছিলা আমিও ছিলাম দুনিয়ার সব মানুষ ছিল যারা মরে গেছে তারাও ছিল যারা এখন আছে তারাও ছিল কেয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই ছিল জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ওই মাহফিলটা করেছিলেন নিজের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুর আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য গোলামি করার জন্য কার গোলামি করব তাকে চিনতে হবে না এই জন্য প্রথম মাহফিল হল কোথায় দুনিয়াতে রুহু জগতে আল্লাহ রাব্বুর আলমিন নিজের পরিচয় পেশ করলেন তারপরে প্রশ্ন করলেন আল্লাহ রব্বিকুম বলো আমি তোমাদের রব নই কি তখন বুশও বলেছে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব ফেরাউনও বলেছে আপনি আমাদের রব আপনি আমিও বলেছি আল্লাহ আপনি আমাদের রব কামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সবাই স্বীকার করেছে আল্লাহ আমাদের রব আমাদের রবকে আল্লাহ রাব্বুর আলমিন বললেন তাহলে ভুলে যেও না এই জন্য দুনিয়াতে আসার পরে ইমানের পরে সবচেয়ে বড় এবাদত যেটা করি তার নাম কি সালাত তার নাম কি সালাত এত সালাদ বললে আবার মুশকিল পরীক্ষায় প্রশ্ন লেখছে যে সালাত নষ্ট হয় কিসে ছাত্র উত্তর লেখছে টমেটো আর শশা যদি অনেক আগে কেটে রাখে তাহলে সালাত নষ্ট হয় সালাতের অর্থ যে কি নামাজ হয়ে গেছে আল্লাহ গেছে খোদা হইয়া এই জাতিকে বোঝানো বড় মুশকিল আল্লাহ রাব্বুল আলমিন এই সালাতের মাধ্যমে প্রথম যে জিনিসটা আমাদের স্বীকার করতে বলেছেন সালাতের মধ্যে আমরা একটা সুরা পড়ি সেই সুরাটা না পড়লে সালাতটা হয় না সেই সুরার নাম কি না সুরা ইয়াসিন সুরার রহমান সুরা ওয়াকিয়া সেই সুরার নাম সুরায় ফাতেহা সুরার নাম কি কেন এই সুরা এই সুরার শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব্বুল আলমিন আমরা তোমাকে এখনো ভুলি নাই তোমার স্বীকৃতি আমরা দিয়েছি রুহু জগতে এখন দুনিয়াতে এসে আমরা স্বীকার করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার দাঁড়িয়ে বললাম রবের কথা এবার রুকুতে গেলাম রুকুতে গিয়ে বলছি সুবাহান রব্বের আজিম রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলা হয় রব্বানা ওয়ালা হাম আবার শেষদায় গিয়ে বলছি সুবাহান রব্বিয়াল আলা দাঁড়ানো অবস্থায় রব রুকুতে গিয়ে রব শেষদায় গিয়ে রব দুনিয়াতে আসার আগেও রব এবারে দুনিয়ার থেকে যাওয়ার পরে কি অবস্থা দেখি দুনিয়ার থেকে মানুষ যখন আখেরাতের সফর শুরু করবে আখেরাতের সফরের প্রথম ঘাটির নাম হচ্ছে কবর এই কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে মান রব্বুকা বলো কে তোমার রব ছিল ধরে বলুন সুহান আল্লাহ দুনিয়াতে আসার আগে ও রব দুনিয়াতে বসে ও রব দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে গিয়েও কার কথা ও আমার ভাইয়েরা এই রবের পরিচয়টুকু জানতে হবে এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে কোরআনে উল্লেখ করে দিয়েছেন রবের পরিচয়ে সুরায় তহার পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মুসা আলাইসালামকে আল্লাহ তালা হুকুম দিলেন তুমি ফেরাউনের কাছে গিয়ে রবের দাওয়াত পৌঁছাও ফেরাউনের কাছে মৌসা আলাইসালাম গেলেন রবের প্রতি ইমান আনার জন্য ফেরাউন বলল মুসা তোমার রবটা আবার কে আমি তো তোমার রব আমি তোমাকে লালন পালন করেছি মুসা আলাইসালাম তখন যে উত্তরটা দিয়েছিলেন ফেরাউনকে এই উত্তরটা আল্লাহ তালা কোরআনে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ মৌসা আলাইসালাম বলেন ও ফ্রাউন আমি যে রবের দিকে তোমাকে দাওয়াত দিচ্ছি যেই রবের প্রতি ইমান আনার জন্য তোমাকে বলছি সেই রব তোমার মতো দুর্বল কোনো মানুষ নয় তোমার মতো দুর্বল কোনো প্রাণী নয় এক সময় ছিল নাপাক পানির ফোঁটা এরপরে রক্তের টুকরা এরপরে গোষ্ঠের টুকরা এরপরে শিশু এরপরে কৈশোর এরপরে যৌবন এরপরে বুড়া এরপরে আবার কবর আমি যে রবের দিকে আহ্বান করছি সেই রব তোমার মতো কোন দুর্বল রবের দাওয়াত দিচ্ছি না আমার রবের পরিচয়টুকু শুনে নাও কালা রব্বুন আতা কুল্লা শাইইন খালকাহু আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা মহান রক্ষাকর্তা পালনকর্তা যিনি সমস্ত মখলুকাতকে সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত সৃষ্টি করা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন তার নাম কি খালকাহু যিনি সমস্ত মাহলুকাতকে সৃষ্টি করলেন তারপরে আবার সুম্মা হাদা হাদা মানে জরিয়ায় মাস কি তরফ রাহনুমাই কি সমস্ত প্রাণীকে সমস্ত মখলুকাতের যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন তার নাম কি একটু তালাশ করলেই পাবেন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে শিশু যখন জন্মগ্রহণ করে পাঁচ মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে একটা বডি তৈরি হয় রুটা চলে আসে এই সময় মায়ের পেটের মধ্যে বসে বাচ্চার ক্ষুধা লেগে যায় খাবারের প্রয়োজন দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী নেই দুনিয়ার কোন এমন বিজ্ঞানী নেই যে মায়ের পেটে বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করবে অপরদিকে বাচ্চার পক্ষেও সম্ভব নয় মায়ের পেটে বসে কান্নাকাটি করা দাবি দাওয়া করা মিছিল করা হরতাল করা সম্ভব ওই বাচ্চা মায়ের পেটে বসে খাবার কোথায় পাবে আল্লাহ রাব্বুল আলমিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের মাসিক ঋতুস্রাবটাকে বন্ধ করে দিয়ে ওই নাপাক পানি মায়ের পেটে বসে খাওয়াবার ব্যবস্থা করলেন মুখ দিয়ে খাওয়ার নাই মুখ দিয়ে আল্লাহর নাম নিবে তসবিতা তাহাদিল করবে মুখটা পবিত্র রাখা দরকার সেই জন্য বাচ্চার নাবির সঙ্গে মায়ের নাভির সংযোগ দিয়ে ওই মায়ের পেটের ভিতরে বসে বাচ্চার জন্য খাবারের বন্দোবস্ত করেছেন ভাইজান এজন্য কোনো দরখাস্ত করতে হয় নাই কোনো আবেদনও করতে হয় নাই মিছিল করতে হয় নাই বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেছেন তার নাম কি قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى শুধু এ পর্যন্তই নয় এবারে মায়ের পেটে বসে বাচ্চা নয় মাস দশ মাস হয়ে গেল এখন আর মায়ের পেটে থাকার কোনো সুযোগ নেই বের হতে হবে দুনিয়াতে আসতে হবে এবারে দুনিয়াতে আসলে কি খাবে আবার তো খাইতে হইবে দুনিয়াতে আসার পরে মানুষের তৈরি করা খাবার যদি হঠাৎ করে খায় ঠান্ডা হলে সর্দি লাগবে গরম হলে মুখটা পড়ে যাবে শক্ত হলে গলায় আটকে যাবে আল্লাহ রব্বুল আলমী নিজের পক্ষ থেকে বুঝে শুনে আবার মায়ের স্তনের ভিতরে মায়ের বুকের ভিতরে একটা সুন্দর গাঢ় হলুদ বর্ণের দুধ তৈরি করে দিয়েছেন তার নাম শাল দুধ ঠিক কিনা আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা এই দুধটাকে চিপে ফেলে দিত কি জন্য কয়টা খেলে ধনুষ্টঙ্কার হয় ও আমার ভাইয়েরা আল্লাহ আর আলামিন ধনুষ্টঙ্কর হওয়ার জন্য মায়ের বুকে দুধ তৈরি করেন নাই বর্তমান বিজ্ঞান যুগে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী সমস্ত ডাক্তাররা একমত হয়েছেন মায়ের বুকের প্রথম যে গাঢ় হলুদ বর্ণের দুধ শাল দুধ এইটা খাইলে ধনুষ্ঠন কর্ত দূরের কথা এইটা আল্লাহ তারা সৃষ্টি করেছেন অন্য কারণে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন তার একদিকে খাবারের প্রয়োজন হবে আর একদিকে পানির প্রয়োজন হবে আর একদিকে বিভিন্ন রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে আল্লাহ রাব্বুর আলমিন এই শাল দুধটাকে এই সমস্ত সমস্যার সমাধান রূপে একদিকে খাদ্য রূপে আর একদিকে পানি রূপে আর একদিকে যত রকমের রোগ জীবাণুর হামলা হবে সমস্ত রোগ জীবাণুর প্রতিষেধক হিসাবে তৈরি করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ একটু চেপে চেপে বসতে বলা ফাঁকা রয়ে গেছে শয়তান এখনো ভিতরে আছে আর যারা দাঁড়ানো আছেন হয়তো বসেন না চলে যান কোরআনের মাহফিল দাঁড়াইয়া থাকার কোনো অবকাশ নেই বেয়াদবি করবেন না দাঁড়ানো ভাইদেরকে বলছি আপনারা হয়তো ভিতরে এসে বসুন আর নইলে কি করবেন পেশাব পায়খানার চাপ থাকতেই পারে তো দূরে চলে গেলে ভালো হবে আমি সবাইকে অনুরোধ করব কাছে বসেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে লম্বা আলোচনা হবে পেশাব পায়খানায় ধরলে যাইবেন আবার ফিরে আসবেন ভিতরে যে বসেন একটু সামনে আগান লা ইলাহা কোরআনের মাহফিল গায়ে গায়ে মিশে বসবেন জড়ো হয়ে বসবেন শয়তান বসে মাঝখানে এই জন্য আমি চাচ্ছি গোলাপ ফুল না কদম ফুল বানাইতে কি বানাইতে কদম ফুল একেবারে কদম ফুলের মতো গোল হয়ে বসবেন আপনাদের বিশাল সৌভাগ্য যে এই কোরআনের মাহফিল আল্লাহ বসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুর আলমিন যাদের ভালোবাসেন যাদের মঙ্গল কামনা করেন তাদেরকেই একমাত্র দিনই মাহফিলে বসার তৌফিক দান করেন চলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী এর সাথ করেছেন আল্লাহ রাব্বুর আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন আল্লাহ তারা যেই ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তিকে সবচেয়ে বড় একটা জিনিস দান করেন পুরস্কার দেন তাকে আল্লাহ রাব্বুল আলমিন অনুগ্রহ করে দিন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জরে বলুন সুহান আল্লাহ বলতেছিলাম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হল মায়ের বুকের দুধ পান করতে করতে বড় হতে লাগলো এবারে বাচ্চা খালি দুধ পান করলে চলবে না তাকে খিচুড়ি খেতে হবে মুরগির বাচ্চা খেতে হবে কবুতরের বাচ্চা খেতে হবে এবারে মুখে দাঁতের প্রয়োজন দাঁতের জন্য দুনিয়ার কোনো ফ্যাক্টরি নাই যে দাঁত লাগিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলমিন আবার নিজের পরিচয় তুলে ধরলেন বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই বাচ্চার কচি মুখের ভিতরে সুন্দর সুন্দর সাদা দাঁত দিয়ে এক এক করে পরিপূর্ণ করে দিচ্ছেন জোরে বলুন সুবাহান আল্লাহ কালা রব্বুন আল্লাদি আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা শুধু এ পর্যন্তই নয় এবারে তুমি মুরগির বাচ্চা খাচ্ছ কবুতরের বাচ্চা খাচ্ছ কিছুদিন পরে আরো বড় হয়ে গেছে এখন মুখটা অনেক বড় দাঁতগুলো ছোট মানায় না মুখে তাছাড়া এখন আর খালি মুরগির বাচ্চা খেলে চলবে না এখন গরুর হাড্ডি চাবাইতে হইবে খাসির হাড্ডি চাবাইতে হইবে সেই জন্য ছোট দাঁত দিয়ে কোনো কাজ হচ্ছে না আল্লাহ রাব্বুল আলমিন আবার নিজের পরিচয় তুলে ধরছেন ওই ছোট মুখের ছোট দাঁতগুলোকে এবারে ভেঙ্গে ভেঙ্গে একটার পরে একটা ভেঙ্গে দিয়ে ওর পরিবর্তে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন জোরে বলুন সুবাহার আল্লাহ কালা রব্বুন আল্লাদি আতাকুল্লা শাইন খালকাহু সুম্মাহাদা শুধু এ পর্যন্তই নাই এরকম জীবনের ধাপে ধাপে জীবনের বাঁকে বাঁকে যা কিছু লাগে সেইগুলো দান করেছেন ও আমার ভাইয়েরা শুধু মানুষটি নয় আপনি বলবেন ডিমের ভিতরেও তো বাচ্চা তৈরি হয় ডিমের ভিতরের বাচ্চা খাবার থেকে পাবে ওইখানে তো মায়ের নাবির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থাও নাই ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন ওই ডিমের ভিতরে যিনি বাচ্চা তৈরি করেন তিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে বাচ্চা তৈরি করার আগে খাবারের বন্দোবস্ত করে রেখেছেন ডিমের ভিতরে দুইটা অংশ থাকে একটা হলুদ বর্ণের কুসুম আর একটা সাদা লালা ঠিক কিনা ওই হলুদ বর্ণের কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয় বাচ্চার বডি তৈরি হয় দেহ তৈরি হয় এরপরে যখন ওইখানে রুহ চলে আসে ক্ষুধা পেয়ে যায় ক্ষুধা লেগে যায় ডিমের ভিতরের বাচ্চা মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা হাঁসের বাচ্চা সাপের বাচ্চা ওইখানে বসে কান্নাকাটি করতে পারে না আন্দোলন করতে পারে না মিছিল করতে পারে না আবার মায়ের পেটের সঙ্গে সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থাও নাই আল্লাহ রাব্বুর আরামিন ওই ডিমের ভিতরে যিনি বাচ্চা তৈরি করেছেন তিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই ডিমের ভিতরের বাচ্চার জন্য আগের থেকেই খাবার তৈরি করে রেখেছেন সাদা লালা জোরে বলুন সুবহান আল্লাহ এবারে ডিমের ভিতরে বসে ওই ডিমের ভিতরে বসে বাচ্চা ওই তৈরি করা খাবার খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে খাবারের গুদামটা শেষ হয়ে গেছে খাবারের মজুদ ফুরিয়ে গেছে এখন বাচ্চা কি করবে না খেয়ে মরবে আল্লাহ রাব্বুল আলমিন ওই বাচ্চার মনের মধ্যে জ্ঞান দান করে দেন তোমার চতুর্দিকে যেই প্রাচীরটা দেখা যাচ্ছে এই প্রাচীরটা কোন চীনের প্রাচীর না বাংলাদেশের জেলখানার কোন প্রাচীর না এটা হালকা একটা আবরণ তোমার ঠোঁটের দ্বারা চতুর্দিকে ঠোকরাতে থাকো এবারে আল্লাহর হুকুম মাফিক চতুর্দিকে সমান তালে ঠোকরায় ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভাঙ্গা হয়ে গেল এবারে আল্লাহর পক্ষ থেকে আবার দ্বিতীয়বারে হুকুম হয় এবারে মারো ধাক্কা মাথা দিয়ে ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুই ভাগ করে দুনিয়াতে বেরিয়ে চলে আসলো ও আমার ভাইয়েরা এরপরে দেখবেন যখন যা প্রয়োজন আল্লাহ তারা কি সুন্দর জ্ঞান দাঁড় করেছেন আপনার বাড়ির হাঁসের ডিমের থেকে হাঁসের বাচ্চা বের হলো মুরগির ডিমের থেকে মুরগির বাচ্চা বের হলো দুইটা বাচ্চাকে পানির কাছে নিয়ে যান হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে সুন্দর সাঁতার কাটা শুরু করবে সেজন্য মনে মনে ভাবছে পানি আমার জন্যই সৃষ্টি হয়েছে পক্ষান্তরে মুরগির বাচ্চাকে তুমি পানির কাছে নিয়ে যাও মুরগির বাচ্চা পানিতে নামতে রাজি না মরতে রাজি মরতে রাজি কিন্তু পানিতে নামতে রাজি না ঠিক কিনা নাকি যশোরের কমলাপুরের মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে ও আমার ভাইয়েরা এমনি ভাবে লক্ষ্য করেছেন শীতের মৌসুমে শীত প্রধান দেশগুলোতে যখন বরফ জমে যায় ওই পাখিগুলো বসবাস করতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন ওদেরকে শিখিয়ে দেন উড়াল দিয়ে বাংলাদেশে চলে যা বাংলাদেশের খাল বিল নদী নালাগুলো তোদের জন্য উন্মুক্ত রয়েছে পাখিরা বলে ইয়ার আব্বর আলমিন আমাদের তো পাসপোর্ট নাই ভিসা নাই আমরা কি করে যাব টিকিট নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোদের জন্য কিছুই দরকার নাই তোদের জন্য বরং বাংলাদেশে সব উন্মুক্ত রয়েছে তোদের জন্য আইন কানুন রয়েছে তোরা অতিথি পাখি অতীতের মর্যাদা পাবি গেলে পরে খাবি লবি চলবি ফিরবি কেউ তোদের মারতে পারবে না আবার যখন শীতটা চলে যায় তখন কি পাখিগুলো বসে থাকে না চলে যায় কে জানিয়ে দিল এখন তোর দেশে শীত চলে গেছে তুই উড়াল দিয়ে আবার তোর দেশে চলে যাম ও আমার ভাইয়েরা এইরকম সমস্ত মখলুকাতকে যিনি ব্যবস্থা করেন তার নাম কি সৃষ্টি করলেন রক্ষা করলেন খাবারের বন্দোবস্ত করেন শিয়ালের কি মুরগির ফার্ম আছে কিন্তু শিয়ালকে দেখাই বলে নাকি শিয়ালের মুরগির ফার্ম নাই তারপরেও সে নিয়মিত খায় ও আমার ভাইয়েরা জঙ্গলে বাঘের কোন হরিণের ফার্ম নাই তিমি মাছের কোন চিংড়ি মাছের ঘের নাই ফারম নাই বিশাল তিমি মাছ কি খায় জানেন চিংড়ি মাছ খায় কি খায় একবারে খাইতে লাগে পাঁচ টন চিংড়ি মাছ কয় টন ও আমার ভাইয়েরা পাঁচ টন চিংড়ি মাছ যদি এইখানে রাখা হয় তাহলে আমাদের মরহুম ইদ্রিস বেগ সাহেবের মাদ্রাসার বিল্ডিং এ কুলাইবে না ঠিক কিনা হা করে মুখটাকে খুলে দেয় ওর মুখের থেকে এক রকমের এক রকমের গ্যাস এক রকমের আলো নির্গত হয় চিংড়ি মাছরা সেই আকর্ষণে ওইখানে চলে আসে আর তিমি মাছটা বসে বসে খাবার গ্রহণ করতে থাকে জোরে বলুন সুবাহ আল্লাহ কে খাওয়াচ্ছেন আল্লাহ তারা বলছেন অমামিং দাবাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের ভিতরে এমন কোন বিতরণশীল জীব নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তারা নিজে করেন নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নয় এমন কোন জীবিক জীব আল্লাহ তারা সৃষ্টি করেন নাই জোরে বলুন সুবাহান আল্লাহ এ হচ্ছে আমার রবের পরিচয় বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে আমি যেতে এইটা মূল আলোচ্য বিষয় না আল্লাহ রাব্বুর আলমের নিজের পরিচয় দিলেন এরপরে বললেন শুনো আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি আমি মানব জাতিকে আর জিন জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি এবারে প্রশ্ন হল আল্লাহ এবাদত কেমনে করব আমাদের কে শিখাবে আল্লাহ রাব্বুল আলমী সেজন্য প্ল্যান করলেন বিশেষ করে আদম আলাই সালাম যখন দুনিয়ার থেকে আজ জান্নাত থেকে বহিষ্কৃত হলেন দুনিয়াতে নামাইয়ে দেওয়া হইল তিনি চিন্তায় পড়ে গেলেন সর্বনাশ আমাকে আল্লাহ তারা দুনিয়ায় পাঠাইয়া দিলেন হাওয়াকে পাঠাইলেন আমাদের সন্তান হবে কিন্তু ওই শয়তানটাকেও তো দুনিয়ায় নামিয়ে দেওয়া হয়েছে এই শয়তান আমাকে ধোকা দিয়েছে এই শয়তান আমাকে জান্নাত থেকে বহিষ্কার করার ব্যবস্থা করেছে ওই শয়তান তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে তারপরে আরো দুঃসংবাদ হল আমার সন্তানরা ষাট সত্তর বছর জীবন পাবে একশো বছর হায়াত পাবে একটু শয়তানের চালাকিরা বুঝে উঠবে একটু বুদ্ধিমান হবে এই সময় তার মৃত্যুর ঘন্টা পড়ে যাবে মরে যাবে আর অপরদিকে শয়তান আল্লাহর কাছে আবেদন করেছে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ রাব্বুল আলমিন তার আবেদন মঞ্জুর করে নিয়েছেন শয়তান তার সারা জীবনের কৌশল সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোকা দিবে আমার সন্তানদেরকে গোমরা করবে একটা কৌশল কাজে না লাগলে আর লাগাইবে একটাই না হলে আর লাগাইবে এই শয়তানের মোকাবেলা আমার সন্তান কি করে করতে পারবে আল্লাহ রাব্বুল আলমিন আদম আলাই সালামকে জানিয়ে দিলেন قلنا هبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون হে আদম তুমি এবং তোমার সঙ্গে যারা আছে সব চলে যাও দুনিয়াতে জেনে রাখো ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে হেদায়ত দান করব হেদায়ত পাঠাবো আমার পক্ষ থেকে আসমানি কিতাব যাবে আবার ওই কিতাব পড়াবার জন্য আমি রসুল দান করব শিক্ষক দান করব তোমাদের খালি কিতাব দিলে এক একজনে এক এক ব্যাখ্যা দিবা আবার যদি খালি রসুল দেই রসুলদেরকে আল্লাহ বানাইয়া ফেলবা এই জন্য আমি একদিকে রসুল পাঠাবো আর একদিকে কিতাব দান করব হুদা আমার পক্ষ থেকে যখন হেদায়েত যাবে আমার পক্ষ থেকে যখন আসমানি কিতাব যাবে নবী রসুলরা যাবে ওই নবী রসুলদেরকে যারা মান্য করবে যারা তাদের আনুগত্য করবে যারা আমার কিতাবকে অনুসরণ অনুসরণ করবে মেনে চলবে জেনে রাখো ফালা তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই শয়তান যত বড় শক্তিশালী হোক এহুদি খ্রিস্টান যত বড় শক্তিশালী হোক আমেরিকা যত বড় শক্তিশালী হোক যদি তোমরা আমার কিতাব অনুসরণ করো আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারো অ মুসলমান জেনে রাখো তোমাদের দুনিয়ার কোন শক্তি পরাজিত করতে পারবে না দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না তোমাদের সাহায্যকারী কে ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم আল্লাহ তারা বলছেন তোমাদের মাওলা কে আর বুশের কোন মাওলা নাই ওবামার কোন মাওলা নাই এহুদির কোন মাওলা নাই খ্রিস্টানদের কোন মাওলা নাই মোমিনদের মাওলা কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين মমিনরা তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চাসনে ইন কুংতুম মুমিনিন শর্ত হলো একটা যদি মমিন হইতে পারো কি হইতে পারো কয়টা আমরা তো মাসাল্লাহ মমিন আল্লাহ বলেন যে না মমিন দাবি করলে মমিন হওয়া যায় না কোরআনুল করিমের সুরায় বাকারার আট নম্বর আয় তারা তারা বলছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা একেবারে পাকা মমিন আল্লাহ বলেন না ওরা মমিন না ওরা মোনাফিক ওরা মসজিদে গেলে আল্লাহর কালাম পরে আর বাইরে গেলে আল্লাহর কালামটাকে ভুলে যায় ওরা মসজিদে গেলে টুপি মাথায় দেয় বাইরে গেলে টুপিটা খুলে পকেটে নেয় তাড়াতাড়ি ও আমার ভাইয়েরা ওরা দাড়ি রাখে না কয়েদের রসুলের মহাব্বত দাঁড়িয়ে রাখতে হবে বউ কয়ে দাড়ি কাবাইতে হবে বউয়ের মহাব্বত করতে গিয়ে রসুলের সুননাথকে কোরবানি করে এরা এমন মুসলমান অমিনা দাড়ি রাখা সুননাথ কার সুননাথ সব নবীরা দাঁড়িয়ে রেখেছেন আল্লাহর হাবিব বলেছেন দাড়ি ছেড়ে দাও ছেড়ে দাও ধরু না কাইটো না আর আমার মুসলমান আশেকের আসুল দাড়িটাকে কামায় আর কয় আমরা মুসলমান আমরা কি আল্লাহ তারা বলছেন অমিন আন্নাসি মাইয়া আমান্না বিল্লাহি অবিল আখিরে মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে পরকালে আমরা মমিন আল্লাহ বলছেন ওরা মমিন না ওরা মুনাফিক ওরা কি ও আমার ভাইয়েরা এই মুনাফিক কাকে বলে মমিন কাকে বলে একটু পরে আলোচনায় আসবে আমি বলতেছিলাম নবী রসুলদেরকে আল্লাহ তারা পাঠাবার ব্যবস্থা করলেন এই নবী রসুলরা আসবেন কিসের জন্য আসবেন আল্লাহর কালাম প্রচার করার জন্য আল্লাহর বাণী প্রচার করার জন্য আল্লাহ তারা সেই জন্য একদিকে দিয়েছেন নবী আর রসুল আর একদিকে দিয়েছেন কি কিতাব কিতাব কি দিয়েছেন এই নবী রসুলদেরকে পাঠাবার আগে দুই নাম্বার একটা মহা সম্মেলন করেছেন আগে একটা সম্মেলন করেছেন আল্লাহ তালা রহু জগতে সেইখানে আমি বলেছি আপনারা সবাই সম্মেলনে ছিলেন আমিও ছিলাম আপনিও ছিলেন আদমও ছিল কেমন পর্যন্ত সব মানুষ ছিল কিন্তু দুই নাম্বার যে মাহফিলটা এই মাহফিলে আপনার আমার থাকার কোনো সুযোগ হয় নাই এই মাহফিলটা হচ্ছে শুধুমাত্র খাস নবীদের জন্য রসুলদের জন্য বক্তাদের জন্য মাহফিলে যেমন পোস্টার করে না বক্তাদের নাম থাকে ওই বক্তাদের নামে প্রথম একটা এই যারা কথা বলেন তারা চলে যান না কেন বেয়াদবি করছে মাহফিলের সাথে শয়তান পাগল হয়ে গেছে কারণ দিনই আলোচনা শুরু হয়েছে কোরআন আলোচনা পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে আপনারা আশপাশে যারা আছেন শয়তানগুলো খেয়াল রাখবেন ঢুকলে চেপে বসাই দিবেন উঠতে দিবেন না যুবক থাকলে উঠতে দিবেন না বুড়ো হইলে কেবল কথা বলবে কত ওঠা বসা করবে এটা মাহফিলের সঙ্গে বেয়াদুবি যাই হোক বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন পোস্টার তৈরি করলেন নবুয়তের পোস্টার এই পোস্টারে অসংখ্য নবীদের নাম আর ওই পোস্টারের বড় হেডলাইনে একটা বড় নাম আছে সেই নামটা কি মোহাম্মদুর রসুল্লাহ আর নিচের দিকে অনেক নাম ছিল সেই নাম আদম সফিউল্লাহ মোসা কালিমুল্লাহ ইসা রুহুল্লাহ ইব্রাহিম খলিউল্লাহ ইসমাইল জবিউল্লাহ সব নবীদের নামগুলো সেখানে জমা করা হল এই নবীদের কেনি আল্লাহ রব্বুল আলমিন একটা স্পেশাল মাহফিল করেছেন একটা সম্মেলন করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা আল ইমরানের একাশি নাম্বার আয়াতে বলছেন ওয়াইদ আকাদাল্লাহু লামা আল্লাহ রাব্বুল আলমিন ওই নবী রসুলদের সম্মেলনে নবী রসুলদের সভা দেখে সেইখানে ভাষণ দিচ্ছেন আল্লাহ তারা অঙ্গীকার নিচ্ছেন ও নবী এবং রসুলরা শুনো লামা হেকমাতিন আমি তোমাদেরকে কিতাব এবং হেকমাত দান করব আমি তোমাদের আসমানি কিতাব দান করব হেকমাত দান করব সোম্মা জাকুম রসুল পল্লিমা মাকুম এরপরে তোমাদের পর্যায়ক্রমে নবী রসুলরা যাইবা আমি সর্বশেষে একজন মেহমান পাঠাবো একজন নবী পাঠাবো তোমাদের সর্বশেষে সেই প্রধান মেহমান প্রধান বক্তা যখন আসবে লামা আতাই তুকুম মুসম্মা যা আকুম রসুলুম মুসাদ্দেকুল্লিমা তোমাদের কিতাবকেও তিনি স্বীকৃতি দান করবেন সমর্থন করবেন সেই রসুল যখন আসবেন তোমাদের দায়িত্ব হবে অবশ্যই সেই নবীর প্রতি ইমান আনবে তাকে সাহায্য করবে ওই নবী আসার পরে আর কোন ধর্ম তোমাদের চলবে না কোনো মতবাদ চলবে না আমাদের নবী আসার পরে আর কোন ধর্ম পালন করা যাবে আল্লাহ তালা বলেন আর কিচ্ছু চলবে না বর্তমানে একদল পীর বের হয়েছে যারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মে আছে ওই ধর্মে বসে নাকি তার সৃষ্টিকর্তাকে ডাকলে তারপরে নাকি আল্লাহকে পাওয়া যায় আবার কি সুন্দর যুক্তি দিয়ে বলে কয় যে কেউ ডাকে ভগবান কেউ ডাকে ঈশ্বর কেউ আল্লাহ সব মিলে একজনে বলে নওয়াজ ও আমার ভাইয়েরা আমি এই বিষয়ে অনেক সময় লাগবে সেদিকে যাচ্ছি না এই ধরনের অনেক পীর তৈরি হয়েছে যারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই ওদের দরবারে হিন্দু আসে বৌদ্ধ আসে খ্রিস্টান আছে ওরা সর্বদলীয় সব ধর্ম বর্ণ নির্বিশেষে এই লোকগুলো এহুদি খ্রিস্টানদের দালাল আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র দিনের নাম কি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি এবারে আল্লাহকে জিজ্ঞেস করি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে চলবে কিনা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইসলামের দিন অহুয়াফিল আখেরতে মিনাল খাসিরিন সুরা ইমরান পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াবতাগি গয়রাল ইসলামের দিনান যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ পালন করবে সে যা কিছু করুক না কেন আল্লাহ তালা বলছেন ফাল্লাইকবালা মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না তার কিছুই আল্লাহ তালা কবুল করবেন না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন সে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামি হবে আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল করিমের আরাকাতে স্পষ্ট করে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ইনদাহু ফাওয়াফাহু হিসাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনেক কাফেরা ভালো কাজ করে আপনাদেরও মনে মনে প্রশ্ন আছে অনেক কাফেরা অনেক হিন্দুরা অনেক এহুদি খ্রিস্টানরা অনেক ভালো কাজ করে রাস্তাঘাট তৈরি করে দেয় পানির ব্যবস্থা করে দেয় সাহায্য সহানুভূতি করে এরা কি হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে স্পষ্ট করে দিয়েছেন কাফারু নিশ্চয় যারা কাফের তাদের আমলগুলো যত ন্যাক আমল করুক না কেন সারাবিন পিস রাস্তায় যখন দুপুরের সময় তাকানো হয় রৌদ্রের সময় দূরের থেকে তাকাইলে কি মনে হয় পানি থই থই করে ঠিক কিনা মরুভূমিতে বালুর ময়দানে দূরের থেকে তাকালে রৌদ্রের সময় মনে হয় যেন পানি থই থই করছে এইটাকে আরবিতে বলে সারাব কি বলে বাংলায় বলে মরিচিকা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কাফারু শুনে রেখো যারা কাফের তারা যত বড় কেমন করুক না কেন যা কিছু করুক না কেন তাদের সব আমলগুলো হচ্ছে কাসারা বিম্বে মরিচিকার মতো মরিচিকার নেয় মরিচিকার মতন এইগুলোর কোনো বাস্তবতা নেই কোনো ভিত্তি নেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অমুসলমান আল্লাহ তারা বললেন ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোন ধর্ম পালন করে যদি কোনো ব্যক্তি ন্যাকামূলক করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর পীর সাবরা বলল যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই অমুসলমান আল্লাহর কথা মানবা নয় ভণ্ড পীরদের কথা মানবা কারটা মানবা মৃত্যুর পরে জিজ্ঞেস করবে মা দিনুকা তোমার ধর্ম কি ছিল তখন কি বলবেন তখন উত্তর দেবে কি ইসলাম অন্য কোন উত্তর চলবে কাজে পরিষ্কার হবেন কোন ভণ্ড পীরদের খপ্পরে পড়বেন না আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুর আর অঙ্গীকার আদায় করলেন সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করলেন আমার ওই নবী আমার ওই প্রধান বক্তা যখন আসবেন তখন তোমাদের নবুয়াদ শেষ তোমাদের শরিয়াত শেষ ওই শরিয়াত কার্যকর হবে ও নবীরা বলো ওলা তুমিনুন্না বিহি ওলা তানসুরুন্না হু আকরার তুম তোমরা এই কথা মানছ কিনা স্বীকার করছো কিনা যদি এইটা মানো তাহলে তোমাদেরকে নবুয়াদ দিব তোমাদেরকে কিতাব দান করব আর যদি না মানো তাহলে তোমাদের কিছুই দিব না সব নবীরা বললেন কল কালু আকরার না হ্যাঁ আমরা স্বীকার করলাম আমরা মানলাম আপনার ওই প্রধান মেহমান যখন দুনিয়াতে যাবে তখন আমরা তার সাহায্য করব তার প্রতি মানান বজরে বলুন সুহান আল্লাহ আমরা সেই নবীর উম্মান আল্লাহ রাব্বুর আলমিন এরপরে নবীদেরকে পাঠানো শুরু করলেন আর কিতাব দিতে শুরু করলেন ও আমার ভাইয়েরা ওই কিতাব দিতে দিতে সর্বশেষ কিতাবটার নাম কোরআন সর্বশেষ কিতাবের নাম কি এই কোরআনটা কেন দিলেন ও আমার ভাইয়েরা একটু চিন্তা করে বুঝবেন আল্লাহ তালা আমাদের চক্ষু দিয়েছেন কিসের জন্য দেখার জন্য চক্ষু দিয়েছেন কিসের জন্য কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে কইবেন যে কানা সেজন্য না কানা না চোখ ভালো আছে চক্ষু ভালো আছে পাওয়ার ঠিক আছে তারপরেও চোখ থাকলে দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে কি না থাকবে দিনের বেলায় সূর্যের আলো রাতের বেলায় চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চক্ষু যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু কিসের চক্ষু এই জ্ঞানটা দান করেছেন মানুষকে আল্লাহ তালা স্পেশাল ভাবে আল্লাহকে চেনার জন্য কাকে চেনার জন্য ওই জ্ঞানের জন্যই তোমার শ্রেষ্ঠত্ব ওই জ্ঞানের জন্যই তুমি মানুষ নতুবা তুমি কেমনে শ্রেষ্ঠ হইলা যদি বলো দৌড়ের প্রতিযোগিতায় মানুষ শ্রেষ্ঠ তাহলে বলবো মানুষ ঘন্টায় যদি বেশি দৌড়াইতে পারে দশ মাইল দৌড়াইতে পারে বারো মাইল দৌড়াইতে পনেরো মাইল দৌড়াইতে পারবে কিন্তু ভাইজান জঙ্গলের চিতাবাঘ ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষ বরং না হইয়া তাহলে চিতাবাঘ শ্রেষ্ঠ হইত ঠিক কিনা যদি বলো উড়াল দেওয়ার প্রতিযোগিতায় তাহলে বলবো ভাইজান মানুষ তো উঠতে জানে না পাখিরা উঠতে জানে তাহলে মানুষের যে পাখির শ্রেষ্ঠ হওয়ার কথা যদি বলো সাঁতারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব মানুষ বলবো না তাহলেও মাছেরা মানুষের চেয়ে বেশি সাঁতার কাটতে পারে ঠিক কিনা যদি বলো হিংস্রতার কারণে তাহলে বলবো মানুষে কামড় দিলে মানুষ মরে না কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে ঠিক কিনা তাহলে হিংস্রতার মধ্যে যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় তাহলে মানুষের চেয়ে বরং সাপের শ্রেষ্ঠ হওয়ার কথা ঠিক কিনা যদি বলো শক্তির কারণে তাহলে মানুষের চেয়ে বাঘের গায়ে শক্তি বেশি না কম আরে ভাই মানুষ তো ছাগলের চেয়েও দুর্বল গরুর বাছুরের চেয়েও দুর্বল কেমনে গরু যখন একটা বাচ্চা প্রসব করে গরুর বাছুর যখন ভূমিষ্ঠ হয় দেখবেন একটা দুইটা আসার খেয়ে তারপরে লেজটা খাড়া করে কি জোরে দৌড় দেয় ঠিক কিনা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুইটা আছার খেয়ে তারপরে জোরে দৌড় দেয় ঠিক কিনা অপরদিকে মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কয়দিন পরে দৌড়ায় কয়দিন পরে ও আমার ভাইয়েরা মানুষের বাচ্চা শুয়ে সে ওয়া করতে থাকে পেশাব করতে মানুষ লাগে পায়খানা করতে মানুষ লাগে বোঝা গেল মানুষ খুলে কালে ইনসান আল্লাহ রব্বুল আলমিন বলছেন মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে তাহলে এই মানুষ কোন বিবেচনায় শ্রেষ্ঠ হলো ও আমার ভাইয়েরা একটু চিন্তা করলে বুঝবেন আল্লাহ তালা মানুষকে বিবেক দান করেছেন জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের কারণে মানুষ সকলের চেয়ে শ্রেষ্ঠ জোরে বলেন সুবাহান আল্লাহ একটু লক্ষ্য করে দেখবেন আমি বলেছিলাম মানুষ দৌড়ের প্রতিযোগিতায় চিতাবাগের সঙ্গে পারে না কিন্তু মানুষকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন এবারে সেই জ্ঞানের মাধ্যমে রেলগাড়ি তৈরি করলো এবারে রেলগাড়ি তৈরি করার পরে রেলগাড়িতে চড়ে মানুষ দৌড় দিল এবারে চিতাবাগের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে চিতাবাগ দৌড়ায় ঘন্টায় একশো কিলোমিটার আর মানুষ রেলগাড়িতে চড়ে ঘন্টায় দৌড়ায় সাড়ে সাতশো কিলোমিটার চড়ে বলুন সুবাহান আল্লাহ এমনি ভাবে মানুষ উড়াল দিতে জানত না আল্লাহ তারা জ্ঞান দান করেছেন বিবেক দান করেছেন সেই জ্ঞানের মাধ্যমে উড়োজাহাজ তৈরি করল উড়োজাহাজ তৈরি করে এবারে পাখির সঙ্গে পাল্লা দিয়ে দৌড় দিল উড়াল দিল এবারে পাখি যদি ঘন্টায় উঠতে পারে একশো মাইল মানুষ দৌড়ায় এক হাজার কিলোমিটার ঠিক কিনা রকেট তো আরো বেশি এমনি ভাবে মানুষ সাঁতারের প্রতিযোগিতায় মাছের সঙ্গে পারে নাই আল্লাহ রাব্বুর আলমের মানুষকে জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের মাধ্যমে মানুষ সাবমেরিন তৈরি করলো স্পিড বোট তৈরি করলো এরপরে সাঁতার দিল মাছের সঙ্গে পাল্লা দিয়ে এবারে মাছ যতটুকু সাঁতার কাটে মানুষ তার চেয়ে অনেক দূরে এগিয়ে যায় জোরে বলুন সুবাহার আল্লাহ এমনি ভাবে হিংস্রতার দিকে আল্লাহ রাব্বুর আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন ওই মানুষ সাপের গর্তের ভিতরে হাত দিয়ে সাপটাকে টেনে হেঁচড়ে বের করে বিষ দাঁত ভেঙ্গে দিয়ে তারপরে বাজারে নিয়ে খেলা দেখায় এরপরে সেই টাকা দিয়ে বাজার করে খায় ঠিক কিনা হাতিকে পর্যন্ত তারা জঙ্গলে গিয়ে কাঠ বোঝা বহন করায় বাঘকে পর্যন্ত খাঁচায় বন্দি করে দুনিয়ার সমস্ত প্রাণীকে সমস্ত মানুষ ব্যবহার করে কিসের ভিত্তিতে আল্লাহ তারা জ্ঞান দান করেছেন সেজন্য বলেছেন ওয়ালা কাদে কার্রামনা বানি আদামা আমি বনি আদমকে সম্মানিত করেছি কিসের বিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে ও আমার ভাই জানেরা ওই জ্ঞান থাকলেই কেবল আল্লাহকে চিনা যাবে না বাহ্যিক চোখ দিয়ে যেমন দেখতে হলে আলোর প্রয়োজন ঠিক তেমনি ভাবে জ্ঞানের চোখ দিয়েও আল্লাহকে চিনতে হলে তার জন্য একটা আলোর প্রয়োজন সেই আলোটাই হচ্ছে আল কোরআন জোরে বলুন সুবাহার আল্লাহ কোরআন বলছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে নূর আলো আগমন করেছে এই আলো যদি তোমার চোখের সামনে না থাকে জ্ঞান চোখের সামনে যদি কোরআনের জ্ঞান না থাকে কোরআনের আলো না জ্বালাও তুমি যত বড় বিজ্ঞানী হও আল্লাহ আল্লাহকে চিনতে পারবে না দারুইন নামে একটা বিজ্ঞানী ছিল কিনা বিজ্ঞানী ছিল জ্ঞান ছিল জ্ঞানে কম ছিল না কিন্তু ওই বিজ্ঞানী জ্ঞানের চক্ষু ছিল ঠিক কিন্তু জ্ঞান চোখের সামনে আল কোরআনের আলো ছিল না সেই কারণে তিনি পৃথিবীর মানুষকে একটা মতবাদ শিখাইল মানুষ কেমনে তৈরি হয়েছে তিনি লিখেছেন মানুষ বানরের থেকে সৃষ্টি হয়েছে কেমনে সৃষ্টি হইল কয় যে মা বানর গাছে ঝুলতে ঝুলতে ওর লেজটা গাছের সঙ্গে ঘষা খাইতে খাইতে লেজটা পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করলো মানুষ হয়ে গেছে ও আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই জঙ্গলে এখনো বানর আছে কিনা চিড়িয়াখানায় বানর আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাছের সঙ্গে ঝুলে যদি আগের যুগে বানরের ল্যাসগুলো পড়ে গিয়ে থাকে তাহলে এখন কেন পড়ে না এখনো তো বানরেরা গাছে ঝুলে ল্যাস ঘষে এখন কি পড়ে জঙ্গলে গেলে কোনো বানর দেখা যাবে যে অর্ধেক মানুষ পোয়া মানুষ সিকি মানুষ হয়ে গেছে ল্যাস পড়ে গেছে ও আমার ভাইয়েরা আসল বিষয়টা হল ওই বিজ্ঞানী মনে করল মানুষ আর বান্দর দেখতে কাছাকাছি এই জন্য সে ভাবলো এইটাই তো আমার বাপ দাদা কারণ কোরআনের জ্ঞান না থাকলে সে পশু সে কি এই জন্য সে নিজেকে পশুর সন্তান ভাবল নতুবা পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা এখন যদি কেউ বলে পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ আপনারা তারে কি বলবেন পাগল না মাথাগোল টাকি মাছ শোল মাছ গজার মাছ দেখতে এক লাইনের কিনা এখন যদি কোনো ব্যক্তি বলে টাকি মাছগুলো হচ্ছে গজাল মাছের আদি পুরুষ বিশ্বাস করা যাবে ঠিক তেমনি ভাবে মানুষের সঙ্গে বানরের সিম্পাজির ওরাং ওটাঙের মিল আছে ঠিকই কিন্তু আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন মানুষ করে আর ওই বান্দরকে সৃষ্টি করেছেন বান্দর করে কিন্তু ওই বিজ্ঞানীর কোরআনের এলেম না থাকার কারণে আল্লাহর দেওয়া জ্ঞান না থাকার কারণে সে নিজেকে বান্দরের বাচ্চা বলে দাবি করেছে ঠিক কিনা এই মতবাদ এখনো পড়ায় পৃথিবীতে আমার ভাইয়েরা অপরদিকে যাদের জ্ঞান আল্লাহ তারা খুলে দিয়েছেন কোরআনকে যারা পড়াশোনা করেছে অমুসলিম হলেও তার কমপক্ষে স্বীকার করতে হয়েছে সৃষ্টিকর্তা আছেন ডক্টর মরিস বুকাইদির নাম শোনেন নাই একজন খ্রিস্টান এই খ্রিস্টান কোরআন শরীফ পড়তে লাগলো ভুল ধরার জন্য কারণ কোরআনের শুরুতে বলা আছে দালিকাল কিতাবু এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই ওই খ্রিস্টান কোরআন শরীফের ভুল ধরার জন্য পড়াশোনা শুরু করলো কোরআন পড়তে লাগলো ইংরেজিতে কোরআন পড়ে অনুবাদ তো অনুবাদক তো ভুল করতে পারে অনুবাদ পড়ে কিছু কিছু ভুল ধরতে পারল এরপরে মনে মনে খুশি আমি কোরআনের ভুল ধরতে পারলে গোটা খ্রিস্টান জগৎ আমাকে পুরস্কার দিবে মুসলমানদেরকে পোকা বানান যাবে এজন্য তিনি একটু চিন্তা করলেন যে আমি তো ইংলিশে পড়েছি কোরআন তো ইংরেজিতে নাজিল হয় নাই কোরআনের ভাষা আরবি ভাষা শিখতে হবে তারপরে ভুল ধরলে তাই কেন যাবে এই জন্য তিনি আরবি ভাষা শিক্ষা লাভ করলেন পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেছেন ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে এরপরে আরবি ভাষায় তিনি পণ্ডিত্য অর্জন করলেন এরপরে আবার নতুন করে আরবিতে কোরআন গবেষণা শুরু করলেন এবারে তিনি লিখেছেন আমি কোরআন শরীফকে গবেষণা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য এজন্য আমি কোরআনুল করিমকে বারবার পড়াশোনা করেছি আমি কোরআনুল করিমকে যতবার পাঠ করেছি কোরআন শরীফের নতুন নতুন তথ্য আমার সামনে পেশ হয়েছে ধরে বলুন সুবাহার আল্লাহ আমি কোরআনুল করিমকে পড়াশোনা করেছিলাম ভুল ধরার জন্য গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে গিয়ে কোরআন শরীফের একটা ভুলও ধরার তো সুযোগ হয় নাই কিন্তু কোরআন বরং আমার জীবনের পদে পদে আমার জীবনের বাকে বাকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ এই কোরআন পড়তে হবে কোরআন গবেষণা করতে হবে ও আমার ভাইয়েরা সেজন্য বলেছিলাম কোরআন হচ্ছে নূর আল্লাহর নবীর যতগুলো মৌজেদার ছিল সবচেয়ে বড় মৌজেজার নাম কি আল্লাহ তালা এক একজন নবীকে এক একটা মৌজেদা দিয়েছিলেন হজরতে দাউদ আলাই ইসলামের মৌজেদা ছিল উনি যখন হাতে লোহা নিতেন লোহাটা মোমের মতো গলে যেত লোহার পোশাক তৈরি করতেন অস্ত্র তৈরি করতেন ও আমার ভাইয়েরা মুসা আলাই ইসালামের মৌজেজাত ছিল তিনি যখন হাতের লাঠি ছাড়তেন লাঠিটা বড় সাপ হয়ে যেত হজরতে ঈসা আলাই ইসলামের মৌজেজাত ছিল তিনি যখন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলাতেন চোখটা ভালো হয়ে যেত কিন্তু এই নবীরা যখন দুনিয়ার থেকে চলে গেলেন সঙ্গে সঙ্গে মৌজুদাটাও নিয়ে গেছেন দাউদ আলাই ইসলাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন তার মজেদাও চলে গেছে এরপরে তার উম্মতরা লোহা ধরলে হয় না মৌসা আলাই সালাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন তার মজেদাও সঙ্গে সঙ্গে চলে গেছে বর্তমান যুগের সমস্ত এহুদিরা মিলে যদি একটা লাঠি ছাড়ে সাপ হবে হজরত ইসা আলাইসালাম দুনিয়ার থেকে চলে গেলেন তার মজুদাটাও চলে গেছে ও আমার ভাইয়েরা আজকে যদি দুনিয়ার সমস্ত খ্রিস্টানের একাত্র হইয়া একটা জন্মন্ধ লোকের চোখে হাত বুলায় চোখ ভালো হবে না আরো বেশি কানা করবে অন্ধ করে ফেলবে ঘষতে ঘষতে নষ্ট করবে কিন্তু আমাদের নবী দুনিয়ার থেকে চলে গেলেন আজ পর্যন্ত কোরআনুল কারিমের নতুন নতুন বিজ্ঞান বের হচ্ছে ঠিক কিনা লিকুল্লে নবীন ফিল আনামে ফদিলাতুন অজুমলাতুহা মাজমুআতুন লে মুহাম্মাদি এই কোরআন হচ্ছে আলো এই কোরআনের নাম কি এই কোরআন যদি কোনো ব্যক্তি মানে তার নাম হয় মুসলিম তার নাম কি ও আমার ভাইয়েরা আমার দেশে আমি যখন জিজ্ঞেস করি ইসলাম মানে কি লোকেরা কয় শান্তি ইসলাম মানে শান্তি নয় এই মাদ্রা মাহফিলে অনেক মাদ্রাসার ছাত্র আছে যারা জামাত খানায় পড়ে এক ক্লাস দুই ক্লাস পড়লে তারপরে একটা কিতাব পড়ায় মিজান মন সাহেব ওই মিজান মন সাহেবও লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান অগরদান নিহাদান বতাত ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে এক আল্লাহর বিধানের সামনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বঙ্গভবনে সংসদে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম ইসলাম অর্থ কি আত্মসমর্পণ করা আর এই রকম আত্মসমর্পণ করে যে ব্যক্তি তাকে বলে মুসলিম তাকে বলে কি ও আমার ভাইয়েরা এই জন্য আসমান মুসলিম জমিন মুসলিম চন্দ্র মুসলিম সূর্য মুসলিম কারণ এরা সবাই হুকুম মানে কার একটু দেখাই আল্লাহর হুকুম যে মানে তাকে বলে কি মুসলিম মুসলিম কাকে বলে যে ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুম মেনে চলে তার নাম কি এই জন্য আমি দেখাবো চন্দ্র মুসলিম সূর্য মুসলিম কোরআনের দলিল আছে আল্লাহ রব্বুর আলামিন বলছেন আফা দিন ইয়াবগুন মানুষ কি আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর দেওয়া ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করছে ওয়ালাহু আসলামা মাংফিস সামাওয়াতি আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আসলামা ইসলাম গ্রহণ করেছে সব মুসলিম হয়ে গেছে চন্দ্র মুসলিম হয়ে গেছে সূর্য মুসলিম হয়ে গেছে কেমনে মুসলিম হল আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরাইয়াসিনে বলছেন ওয়াশামসু তাজরিল মুস্তাকার দালিকা তাকদিরুল আজিজিল আলিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্যের জন্য আল্লাহ তারা নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন সূর্য সব সময় আল্লাহর হুকুম পালন করে ওই নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট পথে চলছে জোরে বলুন সুহার আল্লাহ আবার বলছেন অলকামারা কদ্দার না হুমানাসিলা আদা কাদিম চন্দ্রের জন্য আল্লাহ তালা অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছেন এক একদিন এক এক রাস্তায় চলে চলতে চলতে এক সময় মানুষের কাছে ধরা পড়ে যায় পাতলা হয়ে যায় আল্লাহ বলছেন হাত্তা কাল অর্জুনিল কদিম একেবারে শুকনা খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় ঠিক না এরপরে আল্লাহ বলছেন আঘাত করলো আবার হঠাৎ করে রাতের বেলায় দিন হয়ে গেল আল্লাহ বলছেন এমনটা হবে না কারণ সবাই হুকুম মানে কার আল্লাহর হুকুম মানে বলে আকাশে ট্রাফিক পুলিশ লাগে না আকাশে সিগনাল বাতি লাগে না লাল নীল হলুদ বাতি জ্বলার দরকার নাই ও আমার ভাইয়েরা আল্লাহর হুকুম সমুদ্রে মানে মাছেরা মানে আল্লাহর হুকুম মানে জঙ্গলের বাঘেরা সেই জন্য জঙ্গলের মধ্যে কোনো ইফটিজিং নাই আছে নাকি এখন বাংলাদেশে ইফটিজিং বড় সমস্যা আপনি সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে তিমি মাছের ছেলে ইলিশ মাছের মেয়েকে ইফটিজিং করেছে এমনটা শোনা গেছে আবার বোয়াল মাছের ছেলে পাবদা মাছের মেয়েকে বাগাইয়া নিয়ে গেছে এমনটা হয় নাকি কারণ ওরা হুকুম মানে কার আবার সিংহের বাচ্চা সিংহের ছেলে হরিণের মেয়েকে সুন্দরী মেয়েকে নিয়ে চলে গেছে ইফতিজিং করেছে এমনটা শোনা গেছে কারণ হুকুম মানে কার আল্লাহ বলছেন আল্লাহু আসমানে বা জমিনে যেখানে যে আছে জলে স্থলে সমুদ্রে সবাই হুকুম মানে কার আল্লাহ বলছেন এটা ছিল সুরায় আলেমরানের তিরাশি 83 নম্বর আয়াত তুমি শুনতে শোনো কুহু কুহু আসলে সে বলে আল্লাহু আল্লাহু তুমি শোনো সভ্য তুমি শোনো কুকুরাতুর আসলে কুকুরাতুর না সে বলে সভ্যহন শুন এরকম প্রত্যেকটা মাখলুক তাসবি যাবে কার সুরায় বনে ইসরায়েলের চৌচল্লিশ নাম্বার আল্লাহ তারা বলছেন আবার সুরা রদের পনেরো নম্বরতে বলছেন আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে সেজদা করে কার কাছে সেজদা করে ও আমার ভাইয়েরা সবাই আল্লাহর হুকুম মেনে চলে সেই জন্য তারা মুসলিম সেজন্য কি এবারে আসুন আমরা আল্লাহর হুকুম পালন করি কিনা আমরা মুসলিম কিনা পরীক্ষা করে দেখি আল্লাহ রাব্বুল আলমিন এই মুসলিমদের জন্য কোরআন দান করেছেন আইনের কিতাব এই কিতাবে হুকুম করেছেন মা বোনদের জন্য বলেন তোমাদের ইফতিজিং করে মানুষেরা তোমাদের শীষ দেয় তোমাদের গায়ে পাথর ছুড়ে ধর্ষণ করে আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে হেজাব করে নেয় পর্দা করে নেয় অমুসলমান পর্দার হুকুম দিয়েছেন কে এই হুকুম বাতিল করার এখতিয়ার কারো আছে আল্লাহ বলছেন পর্দার হুকুম যদি মানো তাহলে এইটা করলে তোমাদেরকে ইফটিজিং করবে না কেউ তোমাদেরকে শীষ দিবে না কেউ দর্শন করতে পারবে না আজকে বাংলাদেশের আদালত থেকে এই পর্দার হুকুমকে বাতিল করেছে আইন দিয়েছে না কয়েকদিন আগে পর্দার জন্য বাধ্য করা যাবে না পর্দার জন্য বাধ্য করা যাবে না ছেলেরা রাস্তায় থাকে মেয়েরা পর্দা করবে না ওরা ঘোড়ার মতো চুলগুলা ফুলাইবে এরপরে সামনের দরজা পিছের দরজা খুলে দিবে তারপরে হাই হিলের জুতা পরে হাঁটতে থাকবে ছেলেদেরকে উস্কানি দিবে আর ছেলেরা বসে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন এই ইফটিজিং বন্ধ করার জন্য পর্দার হুকুম দিয়েছেন এই জাতি আল্লাহর সেই হুকুমকে বাতিল করেছে সেই জন্য আজকে নারীদেরকে সব জায়গায় উত্তপ্ত করছে আমার ভাইয়েরা পর্দার হুকুমটা কেন একটু ভালো করে শুনো পর্দার হুকুম হল এই যে দুইটা বাতিগুলো জলে দুইটা তারের মাধ্যমে জলে কিনা দুইটা তার লাগবে এই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা এখন যদি কেউ কয় রাবার দিয়ে পেঁচাবো না দুইটা তার রাবার খুলে দিব বাতি জ্বলবে ওই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো থাকবে তারপরে নির্দিষ্ট জায়গায় মিলবে নির্দিষ্ট নিয়মে মেললে পরে বাল্ব লাগাইতে হইবে তারপরে বাতি জ্বলবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমী নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন একজন আর একজনার সম্পূরক আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারীর সংমিশ্রণে এই দুইটা ছাড়া হবে না হুন্না লিবাসুল্লাহ কুমুয়াংতুম লিবাসুল্লাহ হুন্না একজন পুরুষ আর একটা মেয়েরকের জন্য লেবাস স্বরূপ সম্পূরক এই দুইটা মিলতে হবে কিন্তু মিলতে গেলে পর্দা থাকবে নির্দিষ্ট জায়গায় মিলতে হবে ঠিক কিনা পর্দা দাও আল্লাহর নিয়ম হল সবচেয়ে মূল্যবান জিনিসগুলো পর্দা দিয়ে ঢাকা তুমি আপেল খাইবা কয়েক পল্লা পর্দার ভিতরে আছে ও আমার ভাইয়েরা বেদানার দানা কি সুন্দর দানা লাল টকটকে দানা পর্দার ভিতরে কিনা পর্দার ভিতরে কি দাম এমনি করে কলা খাইবা পর্দার ভিতরে বাদাম খাইবা পর্দার ভিতরে এমনকি গোলালু পর্যন্ত পাতলা পর্দা দিয়ে ঢাকা ঠিক আছে কিনা ও মুসলমান শুনে রেখো এই পর্দা যদি মা বন্ধুরা করে তাদের মূল্য আছে এখনো সৌদি আরবে গিয়ে দেখো সেই দেশে অনেক যুবক ছেলেরা বিয়ে করতে পারে না ধনী রাষ্ট্র তারপর বিয়ে করতে পারে না কারণ বিয়ে করতে গেলে মহরানা দিতে হবে দুই লাখ তিন লাখ দশ লাখ রিয়াল পর্যন্ত দিতে হয় এক লাখ রিয়ালের মূল্য হচ্ছে প্রায় উনিশ লাখ টাকা তাহলে তুমি দশ লাখ রিয়াল দিলে কত টাকা লাগবে এই কারণে ওই দেশে গণবিয়া হয় সৌদি সরকার সাহায্য করে তারপরে যুবকদেরকে বিয়ে করায় মেয়ে লোকদের এত দাম এত মূল্য ও আমার ভাইয়েরা এই দেশের মেয়ে লোকেরা পর্দা খুলে ফেলেছে এক লোক নতুন কলা লাগাইছে কলা গাছ লাগাইছে কোথায় কমলাপুর গ্রামে কলা গাছ লাগাইল নতুন বাড়ির সাগর কলা নতুন বাড়ির নতুন মাটি বড় বড় কলা হয়েছে এই কলা গ্রামের মানুষ এত পয়সা দিয়ে খাইবে না নিয়ে গেছে বাজারে ও আমার ভাইয়েরা মানুষের কষ্ট না হয় সেজন্য কলার ছোলাগুলো ফলাইয়া দিল এবারে আশপাশের ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেছে ওর নতুন বাড়ির বড় কলা কেউ কিনতে চায় না সব লোক চলে যাচ্ছে এবার লোকটা চিৎকার মেরে বলল ব্যাপার কি তোমাদের কি হল আমার নতুন বাড়ির বড় বড় কলা কি মিষ্টি কলা তোমরা খরিদ করছো না তোমরা ছোট ছোট কলা খরিদ করছো ব্যাপারটা কি লোকেরা বলল তোমার কলায় সোলা নাই পর্দা নাই এই জন্য খরিদ করছি না লোকটা বলল সর্বনাশ আমি তো কলার ছোলা ফেলিয়ে দিয়েছি তোমাদের জন্য তোমাদের খাইতে কষ্ট না হয় তোমাদের চুলতে কষ্ট না হয় সেজন্য ছোলাটা ফেলে দিয়েছি লোকেরা কয়ে ছোলা ফেলে দিয়েছ এর কারণে এখন এটার মধ্যে মশা বসেছে মাছি বসেছে ধুলাবালু পড়েছে রোগ জীবাণু ছড়িয়েছে এইটা এখন খাইলে পরে পেট খারাপ হইবে আমরা তোমার কলা খাব না কয়ে যে না বিনা পয়সায় নিয়ে যাও কয় না বিনা পয়সা নিলে পেট খারাপ হলে ওষুধ খাওয়াবো থেকে কাজে তোমার কলা খাইতে পারি শর্ত হলো এই কলা খাওয়ার পরে যে পেট খারাপ হইবে ওই জন্য প্রত্যেক কলার বিনিময়ে দুই টাকা দিতে হবে তারপরে খাবো ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন নারী জাতিকে পর্দার হুকুম দিয়েছেন তোমরা পর্দা করো তোমাদের পয়সা দিয়ে বিয়ে করতে হবে ইসলামে মোহরান আছে কিনা মোহর দিতে হবে মোহর এখন তো মোহর দেওয়া দূরের কথা উল্টা আরো সাত ছেলেরা কি করে মোহর চায় কারণ পর্দা খুলে গেছে এখন মশা মাছি পড়ে গেছে কত মাছি না জ্বালাইল তাকে এখন বিয়ে করতে গেলে ছেলেরা কয় তোমার এই মেয়ে বিয়ে করব না এটা রাস্তায় ঘোড়ার মতো হাঁটা চলা করেছে কত পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে আল্লাহ ভালো জানে ওইটারে বিয়ে করব না কয় না ঠিক আছে তোমার মোহরানা টাকা দেওয়া লাগবে না কয় না মাগনা দিলেও বিয়ে করব না বিনা পয়সা দিলেও বিয়ে করব না বিয়ে করতে পারি যদি ওই কলা খাওয়ার পয়সা দিতে পারো বিয়ে করতে পারি যদি তোমার মেয়ে উল্টা পাল্টা করে আমি যেন বিদেশ চলে যেতে পারি এই বিদেশ যাওয়ার টাকা দিতে হবে এরকম টেলিভিশন দিতে হবে তোমার মাইয়া উল্টা পাল্টা করলে আমি যেন টেলিভিশনের মেয়েদেরকে দেখতে পারি কত বোকা মা বাপ জামাইরে টেলিভিশন কিনে আরে শয়তান ওই টেলিভিশনে যে মেয়েদেরকে নেওয়া হয় সেই মেয়েগুলো তোর মেয়ের তো অনেক সুন্দরী ঠিক কিনা বাছাই করে নেওয়া হয় তোর মেয়েকে যে লোকটা বিয়ে করলো সে যখন টেলিভিশন আরো দশটা মেয়ে দেখবে তার মনের আকর্ষণটা চলে যাবে ওই টেলিভিশনের মেয়েদের দিকে তোর মেয়ের প্রতি আকর্ষণ থাকবে না আস্তে আস্তে ঝগড়া চলবে ঘৃণা চলবে মারামারি হবে শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন এই পর্দার বিধান দিয়েছেন যাতে করে পর্দার মধ্যে থাকবে আর ছেলেদের যৌবন যখন আসবে আল্লাহ বলছেন বিয়ে করো এই বেটা যখন পিপাসা থাকে তখন পানি খাইতে পাগল হয়ে যায় না মানুষ একজন লোক পানির পিপাসায় দুপুরে কাতর হয়ে গেছে এখন রাস্তায় ডাব বিক্রি করে একজনে কয় টাকা পঞ্চাশ টাকা তা দেও তাড়াতাড়ি পঞ্চাশ টাকা দিয়ে ডাব খাইল এরপরে কিছু দূর গেছে গিয়ে দেখে আর এক লোকে ডাব বিক্রি করে কয় যে বিনা পয়সায় ডাব ফ্রি খাও মাশাল্লাহ তুমি তো খুব ভালো মানুষ ফ্রি ডাব খাও না ভালো মানুষটা বেশি আসলে ডাব নিয়ে আসলাম বাজারে আমার আনতে এক হাজার টাকা খরচা হয়েছে এখন যদি ফেরত নেই তাহলে আমার আবার এক হাজার টাকা খরচা হবে তার চেয়ে বরং বিনা পয়সা খাওয়াইলে আমার এক হাজার টাকা বাঁচলো ওই লোকটা খামাকে আরেকটা খাইল ক্ষুদা শেষ এরপরে দূরে গেছে দেখে আর লোক ডাব বিক্রি করে সে বলে ভাই আসো ডাব খাও আর এক এক ডাবের বিনিময়ে দুই টাকা দেওয়া হবে উল্টা পয়সা দেওয়া হবে কেন তুমি এটা করো কি জন্য আমার এই ডাবগুলো আনতে খরচা হয়ে গেছে দুই হাজার টাকা এখন যদি এক একটা ডাব খাওয়াই আর দুই টাকা দেই তাহলে আমার এক হাজার টাকা খরচা হবে কিন্তু ফেরত নিতে গেলে দুই হাজার টাকা খরচা হবে সেই জন্য তোমাদেরকে ডাবও খাওয়াবো পয়সাও দিব ও আমার ভাইয়েরা ও আমার মামনারা ভালো করে পূজার চেষ্টা করো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নারী পুরুষের যৌবন দান করেছেন ওই পানির পিপাসায় যেমন ছটফট করে ঠিক তেমনি ভাবে যৌবনে মানুষ বিয়ে করার জন্য ছটফট করে এজন্য তোমার বাবা আদম পর্যন্ত ছটফট করেছে আল্লাহ তারা আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন কি সুন্দর নেয়ামত কিন্তু শান্তি নাই মনে মনটা কেমন গুরু গুরু করে কি ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলমিন এবারে তার বাম পাজুরি হাড্ডির থেকে একটা বউ তৈরি করলেন হাওয়া তৈরি করলেন এবারে আদম খুব খুশি ও আমার মায়েরা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমাদেরকে ছোট করা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তোমাদের মূল্য আছে অনেক এই ছেলেরা যখন যৌবনে আসে তখন বিয়ে করার জন্য পাগল হয়ে যায় তখন বলছে তুমি পর্দা করো যেন তোমাকে এমনি সে বাগনা খাইতে না পারে ফ্রি খাইতে না পারে টাকা দিয়ে বিয়ে করবে এজন্য পর্দায় থাকো দেখো সে টাকা দিয়ে বিয়ে করবে কিন্তু তুমি করলা কি পর্দা খুলে দিলা এবারে সে টাকা দিয়ে বিয়ে করার দূরের কথা বিনা পয়সা বিয়ে করতে চায় না কারণ সে রাস্তায় পেয়ে যায় ফ্রি পেয়ে গেছে এখন কে খাইবে এরপরে ফিরি খাইয়া যখন ক্ষুদা নিবারণ হয়ে গেছে যৌবনের জ্বালা শেষ হয়ে গেছে তোমার মেয়েও গেছে বুড়ি হইয়া মেয়ের সৌন্দর্য চলে গেছে দেখবেন যে মেয়েরা বারো চোদ্দ বছরে এদের রূপ বেড়ে যায় না কালা মেয়ে তারপর আকর্ষণ আছে কিনা ছেলেদের মধ্যে একই অবস্থা যৌবনের চেহারা ফুলে ওঠে এরপর আস্তে করে টান দেয় দেখবেন যে এরপরে চেহারা কমে গেছে ও মুসলমান বুঝতে আল্লাহর রহস্য বুঝতে হবে যাতে করে ছেলে মেয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে এইরকম ভাবে চেহারার মধ্যে নূর দিয়ে দান করে বলুন আল্লাহ সেই সময় আল্লাহর নির্দেশ হল পর্দা করো চক্ষু নিচু রাখো কোরআনে বরং পুরুষদেরকেও আগে হুকুম দিয়েছে অকুল্লিল মেনে মিনা হ্যাঁ নবী আপনি মমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে পর্দার হুকুম আগে পুরুষদের জন্য এরপরে বলেছেন অকুল্লিল মোমেনাতে মমিনাত মেয়ে লোকদেরকে বলুন তারা যেন পর্দা করে চক্ষু নিচু রাখে এরপর আল্লাহ বললেন তোমার যৌবন আছে চাহিদা আছে বিয়ে করো ফানকে আদেশ তোমরা বিয়ে করো আদেশ করেছেন কে করেছেন আদেশ একটা বিয়ে করো যদি একটাই না হয় দুইটা করো দুইটা না হয় তিনটা করো তিনটা না হয় চারটে করো কে হুকুম দিয়েছেন বিয়ে করা কি সুন্নাত না মোস্তাব না ফরজ ফরজ কারণ যখন গুনাহের লিপ্ত আশঙ্কা থাকে তখন বিয়ে করা গুনাহের লিপ্তের হারাম হারাম থেকে বাঁচার জন্য বিয়ে করা কি অনেক মা বাবা আছে ছেলে যৌবনে গুণা করতেছে কিন্তু বিয়ে করায় না কয় আরে বিয়ে করাবার পরে ছোট ছেলে মেয়েকে বিয়ে দেয় না কয় বড় মেয়ে ছোট এখনো ছোট কুড়িতে বুড়ি নয় বিশের আগে প্রিয়া নয় এহুদি খ্রিস্টানদের স্লোগান মুখস্থ করেছে ও মুসলমান বিশের পরে তোমার মেয়ের আকর্ষণ শেষ এরপরে বিয়ে হয় না ছেলেরা বিয়ে করতে চায় না তখন হুজুরের কাছে দৌড়ায় হুজুর একটা তাবিজ দেন মেয়েটার যেন কে বর বাঁধছে বর বাঁধে মিথ্যা কথা ভুয়ো কথা ও আমার ভাইয়েরা আসল বিষয় হল তোমার মেয়ের প্রতি যখন আকর্ষণ ছিল তখন বিয়ে দেওয়া নাই এখন তোমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না তিরিশ বছর বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে ওর যৌবন নষ্ট হয়ে গেছে চেহারায় পোকা ধরে গেছে চেহারার গোস্ত শুকিয়ে গেছে বান্দরের মতো চেহারা হয়ে গেছে ইফটিজিং করতে করতে ওর চেহারা আরো নষ্ট হয়ে গেছে আল্লাহর নবী সেজন্য বলেছেন যাদের বিয়ে করার মতো সামর্থ্য আছে ফালিয়া জাব্বাজ সে যেন বিয়ে করে এই বিয়ে করলে লাভ কি ফাইন্নাহু আহসানুলিল ফরাজ ও আবাদুলিল বসার বিয়ে করলে পরে চক্ষু নিচু থাকে আর লজ্জাস্থান হেফাজত থাকে কেমন মেয়ে বিয়ে করবা তাও আল্লাহর পরিষ্কার করে দিয়েছেন তুনকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনহা ফাজফার বিজাতিদ দীন তারিবাতি ইয়াদাকা আল্লাহর হাবিব বলেন মানুষেরা কেউ মেয়ে বিয়ে করে সুন্দর রূপ দেখে কেউ বিয়ে করে বড় বংশের মেয়ে দেখে কেউ বিয়ে করে অর্থ সম্পদ দেখে আর কেউ বিয়ে করে দিনদারি দেখে অমুসলমান যুবকেরা তোমরা বিয়ে করতে গিয়ে দিনদারিকে অগ্র অগ্রাধিকার দিকে আল্লাহ কি সুন্দর বয়ান করলেন আল্লাহ পরিষ্কার করে দিলেন এই ইফটিজিং বন্ধ করো এই পর্দার হুকুম ধারণ করো আমার জাতি আল্লাহর হুকুমকে পালন করতে বাধ্য করা যাবে না বলে আইন বাতিল করে দিল আল্লাহর আইন বাতিল করে ইফটিজিং বন্ধ করা যাবে বন্ধ করা যায় নাই এরকম একটা একটা বলতে গেলে অনেক কথা চলে আসবে অ মুসলমান আমার ঘরে এখন চুরি হয় আমাদের দেশে চুরি হয় হয় কিনা আল্লাহ রাব্বুল আলমিন চোরের জন্য বিধান দিয়েছেন কোরআনে আল্লাহ তারা বলছেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যেই চুরি করুক না কেন চুরি করলে ওর হাতটা কেটে ফেলে দাও আইনটা কার এই আইনটা যদি বাস্তবায়ন করা হয় দেশে আর চোর থাকবে না চোর থাকবে নাকি হ্যাঁ। একটা হাত কাটলে কেউ হাত দিয়ে চুরি করবে আর আমার ভাইয়েরাম আল্লাহর সেই আইনটা পর্যন্ত বাতিল করেছেন আল্লাহর চেয়ে মায়া বেশি দেখায় যে চোরের হাত কাটলে খাইবে কি করে আর এবার সৃষ্টি করেছেন কে তুমি তার চেয়ে বেশি জানো আল্লাহ বলছেন আল্লাহুল খলকুয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কার তার আল্লাহ রাব্বুল আলম বলছেন আল্লাহ তার আইন দিয়েছেন বিধান দিয়েছেন অ মুসলমান আল্লাহর আইনকে বাতিল করার ক্ষমতা কারো নাই আছে আল্লাহর নবী মক্কা বিজয় করার তিন দিনের মাথায় গিয়ে একটা মক্কায় চুরি হয়ে গেল চুরিটা করলো কুরাইশ বংশের একটা বড় মেয়ে ফাতেমা আল্লাহর নবীর ছোট মেয়ের নামে নাম কি সুন্দর নাম কোরাইশ বংশের লোকেরা চিন্তায় পড়ে গেল এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে নাক কাটা যাবে কি করে নবীর কাছে একটু সুপারিশ করা যায় যেন হাতটা না কাটা যায় এজন্য নবীর কাছে কে অনুরোধ করবে নবীর পালক নাতি ছিল উসামা বিন জায়েদ হেব্ব রসুলিল্লাহ আল্লাহ নবীর আদরের নাতিকে সবাই ধরলো তুমি একটু নবীর কানে কানে বলবা ইয়ারসুল আল্লাহ আল্লাহি মক্কায় একটা চুরি ঘটনা ঘটে গেছে চুরিটা করেছে কোরাইশ বংশের একটা মেয়ে লোক ইয়ারসুল আল্লাহ আপনার বংশ তো কোরাইশ বংশ হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হবে সেই বদনামের মধ্যে আপনিও কিন্তু পড়ে যাবেন তাছাড়া মেয়েটার নামটাও কিন্তু আপনার মেয়ের নামে নাম ফাতেমা কি সুন্দর মলম দিচ্ছে ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর কানে যখন কথা পৌঁছানো হল আল্লাহর নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল আল্লাহর নবী বললেন খুদ্া দিতে দাঁড়িয়ে গেলেন বললেন ও সামা অ মুসলমানরা মরুম্মতেরা তোমরাও কি সে ইহুদি খ্রিস্টানদের মতো কারবার শুরু করেছ আগের যুগের উম্মতেরা ধ্বংস হয়েছে আল্লাহর আইনকে বাতিল করার জন্য আল্লাহর আইনকে পরিবর্তন করার জন্য জেনে রাখো তোমরাও যদি আল্লাহর আইনকে বাতিল করো তোমরা ধ্বংস হয়ে যাইবা আজকে তোমরা আমার কাছে সুপারিশ করছো যে কোরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মেয়ে চুরি করেছে জেনে রাখো কোরাইশ বংশের মেয়ে নয় কেবল আজকে যদি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত আমি তার হাত পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে কেটে ফেলতাম জোরে বলুন সুবাহান আল্লাহ হুকমিহি আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারণে আছে ও আমার ভাইয়েরা এই চোরের হাত কাটার বিধান বাকি আছে বলেন সৌদি আরবে দেখেছি মক্কা মদিনায় দেখেছি আজান হয়ে গেল স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলিয়ে দিয়ে তারা মসজিদে চলে যাচ্ছে চোরের কোনো ভয় নাই আর আমার সোনার বাংলায় একটা মসজিদে ভালো জুতা নিয়ে গেলে চোরের ভয় আছে ঠিক কিনা আমি তো ওয়াজমাবিল করতে গিয়ে কত জুতা হারাই চাল্লাই জানে ও আমার ভাইয়েরা এই জন্য আজকে জুতা একেবারে স্টেজে নিয়ে উঠছি এর কারণ আছে জুতা প্রায় হারাই এই জুতাগুলো আছে মক্কা শরীফ থেকে কয়েকজন জুতা নিয়ে এসেছে কারণ এগুলো নরম পায়ে আরাম লাগে তো ওইগুলো নিয়ে যায় এক জোড়াই আছে এখন ও আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হচ্ছে সোনার মদিনায় গেলে স্বর্ণের দোকানেও চুরি হয় না আর সোনার বাংলায় মসজিদে জুতা রাখা যায় না কেন এই পার্থক্য সোনার মদিনাতে আল্লাহর বিধান চোরের হাত কেনার বিধান কার্যকর আছে সেই জন্য সেখানে কেউ চুরি করতে ভয় চুরি করতে পারে না আমার দেশে আল্লাহর আইনকে বাতিল করেছে মুসলমান আল্লাহর আইনকে বাতিল করলে সে মুসলমান থাকে মুসলমান থাকে না আমি কথা বলছি না যে নামাজ না পড়লেই কাফের হয়ে গেছে রোজা না রাখতেই কাফের হয়ে গেছে কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে রোজাকে অস্বীকার করে সে মুসলমান না কাফের ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি বলে এই যুগে চোরের হাত কাটা আইন চলবে না এটা বর্বর আইন এমনিভাবে আল্লাহ তালা বিধান দিয়েছেন পর্দার বিধানে যুগে চলবে না এমনিভাবে জেনাবে বিচার করলে তার বিচার আছে যদি জেনাবে বিচারকারী অবিবাহিত হয় তাহলে ওদেরকে জনসমক্ষে আনো একশো দোররা করে মারো আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে ও আমার ভাইয়েরাম আমার দেশে সেই আইনকে বাতিল করা হলো আল্লাহর আইন বাতিল করলে মুসলমান থাকবে আপনারা তো জানেন না মুসলমান থাকে না আমার দেশে কষ্টটা এইখানে লাগে এ দেশের মানুষ অজু ভঙ্গের কারণ মুখস্থ করে নামাজ ভঙ্গের কারণও মুখস্থ করে রোজা ভঙ্গের কারণ মুখস্থ করে ভালো কথা ঠিক আছে দরকারও আছে কিন্তু ইমান ভঙ্গের কারণ কেউ মুখস্থ করে না ঠিক কিনা ইমান ভঙ্গের কারণ আছে যদি কেউ শিরিক করে তার ইমান ভেঙ্গে গেছে কেউ যদি আল্লাহকে গালি দেয় তার ইমান ভেঙ্গে গেছে কেউ নবীকে গালি দিলে ইমান ভেঙ্গে যায় কেউ যদি আল্লাহকে নিয়ে উপহাস করে ইমান ভেঙ্গে যায় কেউ যদি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে করে মাধ্যম বানায় তাহলেও তার ইমান ভেঙ্গে যায় কেউ যদি আল্লাহর কোন আইনকে উপহাস করে মজাক করে অবজ্ঞা করে অমান্য করে তাহলেও তার ইমান ভেঙ্গে যায় এরকম অনেকগুলো উদ্ভঙ্গের কারণের মতো নামাজ ভঙ্গের কারণের মতো ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে ও আমার বাইরে সেগুলো জানতে হবে নতুবা ইমানটা কোন কোন সময় চলে গেছে টের পাইবে না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর দরবারে একবার একটা বিচার আসলো আল্লাহর নবীর বিচার হলো একজন ছিল মুসলমান একজন ছিল ইহুদি এই দুইটা লোকের একটা বিচার আসলো আল্লাহর নবী উভয় পক্ষের বক্তব্য শুনলেন শুনে টুনে তারপরে এহুদির পক্ষে রায় দিলেন কার পক্ষে এহুদির পক্ষে রায় দিলেন মুসলমানটা এটা মানতে পারল না খুশি হয় নাই সে চিন্তা করল অমর আব্দুল খত্তা বড় কঠিন মানুষ কাফেরদের বিরুদ্ধে কঠোর তার আদালতে বিচারটা আপিল করব ফানি করব এহুদিকে বলল চলো একটু বিচারটা আপিল করাই অমর আব্দুল খত্তাবের কাছে গিয়ে বিচারটা আবার ছানি করাই এহুদি চিন্তা করল যে নবী ন্যায় বিচার করে ওই নবীর শিষ্যরাও নিশ্চয়ই ন্যায় বিচার করবে ঠিক কিনা আমার কোন আপত্তি নাই চলো এই এহুদি আর ওই মুসলমানটা অমর আব্দুল খত্তাবের বাড়িতে গেল মুসলমানটাকে নিজের পরিচয় দিল আমি মুসলমান এই লোকটা এহুদি আমাদের দুজনের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে মামলা হয়েছে এইটা তোমার কাছে পেশ করতে চাই তুমি শুনে তারপর রায় দাও এবারে বর্ণনা শুরু করলো মুসলমানটায় ফাঁকে ইহুদিটায় বলল মর এই বিচারটা তোমার নবীর কাছে পেশ করা হয়েছিল তোমার নবী দুই পক্ষের বক্তব্য শুনে আমার পক্ষে রায় দিয়েছিল কিন্তু তোমার এই মুসলমান বন্ধু তা বিশ্বাস করতে পার মানতে পারে নাই সেজন্য তোমার কাছে আসছে আপিল করার জন্য ও আমার ভাইয়েরা হাদিস পড়ুন এই কথা শোনা মাত্র অমর আব্দুল খত্তাব বলে আচ্ছা দাঁড়াও তাহলে একটু আসতেছি ঘরের থেকে একটা খোলা তরবারি নিয়ে আসলেন এরপরে বললেন আল্লাহর নবীর বিচারের পরে যদি কোনো ব্যক্তি অমর আব্দুল খত্তাবের কাছে আপিল করার জন্য আসে সানি করাবার জন্য আসে তার সানিটা এইভাবেই করা হয় এই বলে একটা আঘাত করে ওই মুসলমানটাকে দুই খণ্ড করে ফেললেন বিষয়টা মারাত্মক হয়ে গেল ওই লোকের আত্মীয় স্বজন মুসলমান যারা তারা গিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হল ইয়া রাসুল আল্লাহি যদি কোনো ব্যক্তি কোনো মামলার জন্য আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কিনা এটা তো পাগলও বুঝু যে আপিল করলে হত্যা করা যায় নাকি হত্যা করা যায় না আল্লাহ নবী বলেন এটা কেমন কথা আপিল করলে হত্যা করা যাবে তাহলে যদি নাই করা যায় তাহলে আপনার বিশিষ্ট সাহাবি ওমর আপনার শ্বশুর আবার মক্কার একজন সিংহ পুরুষ হিজরত করেছে এই অমর আব্দুল খত্তাব তো আমাদের বংশের অমুককে হত্যা করেছে আপনার দরবারে বিচার আসছিল সেই বিচারের রায়টা অমর আব্দুল খত্তাবের কাছে গিয়ে আপিল করেছিল অমর আব্দুল খত্তাব বিচার না করে বরং তরবারে দিয়ে ফয়সলা করে দিয়েছে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন ওই লোকেরা দাবি করল এবারে হত্যার বিনিময়ে হত্যা কেশ অমর আব্দুল খত্তাবকে হত্যা করতে হবে কি জটিল মাসলা কি গুরুত্বপূর্ণ মাসলা আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন বারবার বলতে লাগলেন অমর মুখাত্তা এমন একটা কাজ করতে পারলো এমন একটা কাজ করতে পারলো কি করবেন আল্লাহর পক্ষ থেকে ওহি নাজের হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ তারা বলছেন ফালাওয়ারাব্বিকা লা হাত্তা ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ তারা বললেন হে নবী আপনার কোনো চিন্তা নেই আপনার কোনো ভয় নেই অমর আব্দুল খত্তাব যাকে হত্যা করেছে এটা কোনো অন্যায় করে নাই সে হত্যার উপযুক্ত কারণ যেই ব্যক্তি এখানে বিষয়টা আপিল করার বিষয় নয় বিষয় হচ্ছে আপনার ফয়েসালা সে মানে নাই নবীর ফয়েসালাকে অবজ্ঞা করেছে নবীর ফয়েসালাকে অমান্য করা আর আপিল করা এক কথা নাই জেনে রাখুন যে ব্যক্তি আল্লাহর হুকুমকে অথবা আল্লাহর নবীর কোন ফয়সালাকে মেনে না নিবে এবং আল্লাহ তালা ফয়সালা দিলে পরে আল্লাহর নবী ফয়সালা দিলে পরে তার মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না সংশয় থাকবে না বিনা বাক্যে বিনা দ্বিধায় যদি মেনে না নিতে পারে করে তাহলে সে মুসলিম থাকে না সে মোরতাদ হয়ে যায় আর মোরতাদের শাস্তি হচ্ছে তাকে কতল করে দেওয়া অমর আব্দুল খত্তাব তাই করেছেন কোনো সমস্যা নাই আল্লাহ একবার বোঝা গেল আল্লাহর হুকুম যদি কোনো মুসলমান অস্বীকার করে অমান্য করে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে তাকে হত্যা করতে হবে ও আমার ভাইয়েরা এবার লক্ষ্য করুন আল্লাহর বিধান কতগুলো বাতিল করলো চোরের হাত কাটার বিধান বাতিল করলো এমনি করে জেনাব বিচারের শাস্তির বিধান বাতিল করলো এবারে সুদের বিধান বাতিল করেছে আল্লাহ বলছেন ইন্নামাল আল্লাহ তারা বলছেন ও আল্লাহুল ও হার্রাবার রিবা আল্লাহ তারা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম আমার জাতি আল্লাহর হারাম করা সুদকে Sonali bank Rupali bank Janata bank Pubali bank ভাউয়া ব্যাংক কোনো ব্যাংক যত ব্যাংক আছে সব চলে কিছে সব জায়গায় সুদের লাইসেন্স দিচ্ছে সুদ হারাম করেছেন কে আল্লাহর হারাম করা জিনিসটাকে যদি কেউ লাইসেন্স দিয়া বৈধ করে সে মুসলমান না কাফের মুসলমান থাকবে এমনি করে মদ ইসলামে হালাল না হারাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ হে মুসলমানরা তোমরা এগুলোর থেকে দূরে থাকো হুকুম দিয়েছেন কে আমার জাতি বলল মদের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ সরকারি মদের কারখানা আছে না সরকারি মদের লাইসেন্স লাইসেন্স করা কারখানা আছে লাইসেন্স করা মদের দোকান আছে ফাইভ স্টারে বৈধ এয়ারপোর্টে বৈধ অ মুসলমান আল্লাহ তারা মদকে করলেন হারাম আমার জাতি করলো কি হালাল মূর্তি আল্লাহ করেছেন হারাম আমার জাতি করলো কি হালাল এখন মূর্তি তৈরি করার প্রতিযোগিতা লাগছে আজকে যশোর থেকে আসলাম দেখলাম ক্যান্টনমেন্টের সামনে কি আছে ল্যাংটা মূর্তি আছে না একটা ল্যাংটা একটা মূর্তি বানিয়ে রাখলো এরপরে মূর্তির মোড়ে মূর্তি কতগুলো আরো কত মূর্তি কত কোটি কোটি টাকা বাজেট করছে মূর্তি তৈরি করার জন্য ও আমার ভাইয়েরা আল্লাহ বলছেন মূর্তি এটা একটা শিরিক এই মূর্তির সামনে তৈরি করা শিরিক মূর্তির পাহারা দেওয়া শিরিক মূর্তি হেফাজত করা শিরিক আমার দেশের যুবকেরা পুলিশের চাকরি নিয়ে সেনাবাহিনীর চাকরি নিয়ে রাত ভর মূর্তি পাহারা দেয় ঠিক কিনা মুসলমানরা মূর্তি পাহারা দেয় না মূর্তি পূজা করে না আমার জাতি মসজিদকে আল্লাহর কথাও বলে আবার মূর্তির পূজাও করে মুসলমানরা কুফার মাশাল্লাহ আপনারা খুব সুন্দর ওয়াজ বুঝতেছেন মাশাল্লাহ জানি না এখান থেকে বের হলে পরে থাকবে কিনা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও মুসলমানেরা তোমাদের জন্য আমি সম্পত্তি বন্টনের আইন দিয়েছি দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার দেশে একদল মুসলমান নামধারী মেয়ে লোকেরা মিছিল করে আর বলে আল্লাহ তালা নাকি নারীদেরকে ঠকিয়েছে ও আমার ভাইয়েরা এই কথাগুলো আমার দেশের মেয়ে লোকদের না এহুদি খ্রিস্টানরা এই সব কথাগুলো শিখায় ঠিক কিনা এজন্য আমি বলছি মুসলিম হও হাফ মুসলিম না ফুল মুসলিম ফুল মুসলিম হতে হবে সব জায়গায় হুকুম চলবে কার আল্লাহ তারা বলছেন হে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক প্রবেশ করলে চলবে না তোমার বাড়িতে কেউ যদি যায় অর্ধেক ঢুকছে তোমার দরজার ভিতরে আর অর্ধেক বাইরে তুমি কি করবা অর্ধেক ভিতরে অর্ধেক কি তুমি বেড়াবে ঢঙ্গা ভাগ হয়তো পুরো ঢুকবি না কি কর পালা এখান থেকে তোমার বাড়িতে গেলে পড়েন দরজার ভিতরে অর্ধেক বাইরে অর্ধেক যদি চলতে না পারে তাহলে আল্লাহর দিন ইসলামী গ্রহণ করলে অর্ধেক মানলো অর্ধেক মানলো না চলবে আল্লাহ তারা কোরআন পরিষ্কার বলেছেন তোমরা কোরআনের কিছু মানবা কিছু মানবা না এমনটা যদি করো তোমাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করব বঞ্চিত করব পদদরিত করব আর আখেরাতেও তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আজকে সেই জন্যই দেখতে পাচ্ছি এই আরব মুসলিমরা সব জায়গায় মার খায় ফিলিস্তিনে মার খায় ফিলিস্তিনি মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদি দখল করে আছে আবার ওই মুসলমানদের বাড়িঘর গুলোকে বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ও আমার মুসলমান ভাইয়েরা তোমরা দেখেছ ওই দেশের শিশু সন্তানরা যখন ট্যাঙ্কের দিকে পাথর মারে তখন এহুদি এহুদি সৈন্যরা ওই শিশুগুলোর বুকে ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে ফেলে ও আমার ভাইয়েরা ইরাক হামলা করার পূর্বে বুশ প্রশাসন অবরোধ দিয়ে দশ লক্ষ মুসলিম বাচ্চাদেরকে হত্যা করেছে এরপরে বোমা মেরে বাকিদেরকে মেরে ফেলেছে ইরাকের বুকে মুসলমান নির্যাতন হল আপনি আফগানিস্তানের দিকে লক্ষ্য করুন যুগ যুগ ধরে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে ও আমার ভাইয়েরা মুসলমানদেরকে ধরে নিয়ে গোয়ান্তা নামক বে নামক করে উলঙ্গ করে তারপরে একজনের পরে একজনকে রেখে ইট উপরে ইট রেখে যেমন পিরামিড তৈরি করে এরকম ওরা মুসলমানদেরকে একজনের উপর আরেকজনকে চড়াইয়া তারপরে পিরামিড তৈরি করেছে মুসলমানদেরকে ওরা নির্যাতন করতে করতে যখন তারা পানির পিপাসায় ছটফট করছে পানি বাড়ি চিৎকার মারছে ওই খ্রিস্টানদের বাচ্চারা মুসলমানদের মুখে পেশাব করে দিয়েছে ও আমার ভাইয়েরা পৃথিবীর একটু খোঁজ রাখো পৃথিবীর খবর রাখো কাশ্মীরি মুসলমানদের মা বোনদেরকে প্যাট চিরে বাচ্চা বের করে উপরে ছুরে মেরে নিচে ছুরি ধরে বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায় ওরা আনন্দ উল্লাস করে মুসলমানদের কোরআনুল করিমের গায়ে ওরা ক্রুশ এঁকে দিয়েছে পত্রিকায় সারা দুনিয়াতে দেখানো হয়েছে মুসলমানদের কোরআনুল করিমকে পায়খানায় ছুড়ে মেরেছে ও আমার ভাইয়েরা এরপরেও মুসলমানরা চুপচাপ বসে আছে কেন এই নির্যাতন সারা দুনিয়াতে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে কারণ কি এরা ফুল মুসলিমরা কি হাফ মুসলিমরা কি নতুবা ফুল মুসলিম যদি হও তাহলে শুনে রেখো আল্লাহ কি বলছেন আল্লাহ তারা বলছেন ওলা তাহিনু ওলা তাহাজানু ওয়াং তুমুল আলাউনা তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে ইনকুম তুম মমিন যদি তোমরা মমিন হতে পারো কি হতে পারো এই মমিনদেরকে পুরা দুনিয়া ভয় করেছে ইতিহাস পড়ো দেখবে আল্লাহর নবী মস্তির নবীতে বসে তবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন তবুকের যুদ্ধ তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই হবে যুদ্ধ হবে আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন এই সময় সাহাবায় কেরাম কে কারাগে নাম লেখাবেন প্রতিযোগিতা হচ্ছে এই মুহূর্তে একজন মহিলা নিজের দুধের শিশুকে এনে হাজির করলো আর বলল ইয়ার আল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার পরিবার থেকে যুদ্ধে অংশগ্রহণ করার মতো কোনো পুরুষ নাই আমার স্বামী সে তো আগেই শহীদ হয়ে গেছে আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে আমার বড় ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে আমার পরিবার থেকে এই দুধের সন্তান ছাড়া আর কেউ নাই ইয়ারা আল্লাহি আপনি মেহরবানি করে কবুল কবুল করুন অংশ আমার বাচ্চাটাকে গ্রহণ করুন আল্লাহর নবী বললেন ও আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি বাচ্চাদের খেলার জন্য নয় আমার তো এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে তরবারি চালাতে পারবে ঘোড়ায় বসতে পারবে উঠে বসতে পারবে ঢাল ঘুরাতে পারবে তোমার শিশু কোনোটাই পারবে না মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আমিও জানি আমার শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না কিন্তু আমি জানি আমার শিশু তীর তরবারি খেতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মন তীর নিক্ষেপ করবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনি সামনে পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ ও জমানে মে মুআজ্জাজ থে আমেলে কর और तुम जलीलो खार হয়ে তারেকে কর কর এই দৃশ্য যখন ওই ময়দানে হল গোয়েন্দারা ছিল রোম সম্রাটের গোয়েন্দা রোম সম্রাটের তিন লক্ষ সৈন্য ওই সৈন্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছিল গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল যে খবরদার খবরদার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস করবেন না রম সম্রাট জিজ্ঞেস করে ব্যাপার কি মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি গোয়েন্দারা বলল না সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি কয় না অস্ত্র তো ওদের কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি কয় না ওদের শক্তিও গায়ে কম না ওরা জীর্ণ শীর্ণ ওরা খায় শুকনো রুটি আর খেজুর বড় জীর্ণ শীর্ণ লম্বা লম্বা জীর্ণ শীর্ণ লোক রোম সম্রাট রাগ করল সৈন্য আমার বেশি অস্ত্র আমার বেশি শক্তি আমাদের গায়ে বেশি কেন ভয় দেখাচ্ছ গোয়েন্দারা বলল শুনো অস্ত্র তোমার বেশি সৈন্য তোমার বেশি শক্তি তোমার বেশি ঠিকই কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত প্রিয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দেওয়া তার চেয়ে বেশি প্রিয় ধরে বলুন সুবাহ আল্লাহ মুসলমান ইতিহাস পড়ো ওদের যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে এমন সময় একজন যুবক এসে বলছে আর রাসুল আল্লাহ এই আমার যৌবন এই আমার শক্তি এই আমার চেহারা উঠন্ত চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে আল্লাহ নবী বলেন জান্নাত জান্নাত পুরস্কার পেয়ে যাবে মহিলা ওই সাহাবি যুবক সাহাবি বলল ইয়া রাসুল্লাহ জান্নাত পেয়ে যাও বাহবা আছে কুদ্দ সুন্নার বাহবা আল্লাহ তোমার বাহবা বললা কি জন্য না অস্বীকার করে না অস্বীকার করে না বড় আনন্দে ভিতর থেকে খেজুর বের করলেন একটু কোমরটা সোজা করে নেই শক্তি অর্জন করে নেই কয়েকটা খেজুর খেয়ে তারপরে ছুঁড়ে মারলেন খেজুরগুলোকে আর বললেন আরে এতগুলো খেজুর খেতে তো অনেক সময় লেগে যাবে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে বলুন আর আল্লাহ কি বিশ্বাস মুসলমানদের ও আমার ভাইয়েরা এবারে তরবারি হাতে নিল যুদ্ধের ময়দানে ঢুকে পড়ল মেঘের ভিতরে যেরকম কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ ঢুকে যায় এরকম সুন্দর চেহারা যৌবন নিয়ে কুফফারদের ভিড়ের মধ্যে ঢুকে গেল দুই দিকে কেবল লাশের স্তূপ করে ফেলছে যুবক সাহাবায়াম গ্রাম ডাক দিল যুবক এদিকে চলে আসো কাফেরদের মধ্যে ঢুকে গেছো কেন এদিকে চলে আসো যুবক ফিরে তাকাচ্ছে চেহারায় রক্ত আর মুখে ঠোঁটে হাসি বলছে আমার ভাইয়ের আমাকে বাধা দিও না আমাকে যেতে দাও আমি তো হুদ পাহাড়ের দিকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি জান্নাতের সুগন্ধ পাচ্ছি যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেল আল্লাহর নবী ওই সাহাবির জানাজা অংশ জানাজা পড়ালেন নিজে কবর দিলেন আর বললেন লোকটা ইসলাম গ্রহণ করলো এক অক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় নাই কিন্তু সকলের আগে জান্নাতে চলে গেছে জোরে বরং সুবাহ আল্লাহ কি সাহাবাহিক রামদের অবস্থা ছিল আর সেজন্য আল্লাহ সাহায্য করেছেন অ মুসলমান ইতিহাস পড়লে দেখো ইব্রাহিম আলাই সালাতাম একটা জাতির সামনে আসলেন ওই জাতির লোকেরা মূর্তি তৈরি করত মূর্তি পূজা করত এই বাংলাদেশের লোকের মতো মূর্তি পূজা করত মূর্তি তৈরি করত রাস্তার মরে মরে মূর্তি আর রাজকীয় রাজকীয় এবাদত খানায় মূর্তি ও আমার ভাইয়েরা ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহর পরিচয় খুঁজতে শুরু করেন আমার আল্লাহ আসলে কে রাতের বেলায় তারকার দিকে তাকিয়ে বলে এটা আমার রব তারকা ডুবে গেল এটা আমার রব না যা ডুবে যায় তা রব হতে পারে না ক্ষয় হয় লয় হয় শেষ হয় এগুলো রব হতে পারে না আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন বলে এটা বলো আমার রব আবার যখন চাঁদ ডুবে গেল ছোট হতে লাগলো বলে আমার রব নয় এবারে দিনের বেলায় সূর্যের দিকে তাকিয়ে বলে এটা আমার রব হাদা রব্বি হাদা আকবর এটা আমার রব সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন লাইল্লাম ইহাদিনী রব্বি আমার রব যদি আমাকে হেদায়ত দান না করেন তাহলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ রব্বুল আলমী এবারে থেকে হেদায়ত দান করলেন পরিষ্কার জানিয়ে দিলেন এই চন্দ্র তোমার রব নয় সূর্য তোমার রব রব নয় আকাশের তারকা তোমার রব নয় বরং এই সবগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার রব ইন্নে ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার চেহারা মতবাজ্য করলাম চন্দ্রের দিকে নয় সূর্যের দিকে নয় তারকার দিকে নয় খাজা বাবার দিকে নয় গাজা বাবার দিকে নয় কোন পীর বাবার দিকে নয় মাদারের দিকে নয় ইন্নি আমি আমার মতো অজ্জ করলাম কার দিকে এই সবগুলো তিনি সৃষ্টি করেছেন তার দিকে হানিফান একনিষ্ঠ ভাবে অমা আনা মিনাল মুশরিকিন আমি মোশরেকদের অন্তর্ভুক্ত নই যারা আল্লাহকেও মানে আবার খাজা বাবার কাছে প্রার্থনাও করে গাজা বাবার কাছে ভিক্ষা চায় আমি তাদের অন্তর্ভুক্ত নই আমি কার গোলাম এবার এব্রাহিম আলাইসালাম ওই নমরুদের গোষ্ঠীকেও দাওয়াত দেওয়ার জন্য কৌশল তালাশ করলেন এই মূর্তি পুজকদেরকে বুঝাইতে হইবে মূর্তি তোমাদের কোন উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এই মূর্তি ইবাদত করা যাবে না এজন্য তিনি কৌশল এবং সুযোগ তালাশ করতে আরম্ভ করলেন মেলার সময় আসলো যুবকেরা সব ইব্রাহিমের বন্ধু বান্ধবরা বলল চলো মেলায় চলি পূজার মেলা পূজা দিয়ে লোকেরা গেছে আবার মেলায় গিয়ে পূজা দিতে আসবে এব্রাহিম আলাই সালাম এইটাকে একটা মোক্ষম সুযোগ মনে করলেন কুরল একটা হাতে নিলেন তারপরে মূর্তিখানায় ঢুকলেন রাজকীয় মূর্তিখানা ছোট ছোট মূর্তিগুলোর সবগুলোর করে হাত ভাঙলেন পা ভাঙলেন নাক ভাঙলেন কান ভাঙলেন সব ভেঙ্গে চুরে চুরমার করলেন কোরআনে আছে প্রথমে গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক খাবার কালা তাকুলুন আলা তাকুলুন খা খা খা খায় না এবারে রাগ উঠল ফাঁকা আনা দরবান বিলিয়ামিন ডান হাতে একটা জোরে থাপ্পর মারলেন থাপ্পর মারার পরে পাথরের মূর্তি মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় এবারে ব্যথা পাইল রাগ উঠল এবারে একটা কুড়াল হাতে নিল এবারে মূর্তির হাত পা ভেঙ্গে চুরমার করা শুরু করল সব ভেঙ্গে বড় মূর্তির কাঁধে কুড়াল লটকিয়ে রেখে চলে গেল এবারে লোকেরা পূজা শেষ করে মেলার থেকে আবার পূজা দিতে আসলো ওই তাবলিগলারা মসজিদ থেকে যায় আবার মসজিদে এসে উঠে না ওইরকম ওরাও পূজা দিতে যাইতো আবার পূজা দি আবার মেলা গিয়ে পূজা দিতে আসতো আবার এবারে মূর্তিখানায় ঢুকে দেখে সর্বনাশ হয়ে গেছে কোন ঝড় তুফান হল না কোন সিডর হল না নার্গিস হল না ভূমিকম্প হল না কোন যুদ্ধ বিগ্রহ হল না কেন মূর্তির হাতগুলো ভাঙলো পাগুলো ভাঙলো সোজা চলে গেল মূর্তি পূজকদের লিডার নমরুদের কাছে নমরুদ আসলো এত বড় দুঃসংবাদ সব নমরুদের একাত্র হয়ে গেল নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল তাপসিরে লেখে নমরুদ সর্বপ্রথম যে কথাটা বলল তা ছিল হালমিন ফাতান ইয়াজকুরু আলে হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে যুবকের প্রশ্ন কেন করা হল কমলাপুরের যুবকেরা শুনে রেখ ওই নমরুদ এমনে এমনে বেইমান হলো তার জ্ঞান ছিল চক্ষু জ্ঞান চক্ষু ছিল জ্ঞান ছিল কিন্তু কোরআন আল্লাহর বাণী ছিল না ওই যে শুরুতে বলেছিলাম জ্ঞান থাকলেই চলবে না জ্ঞান চোখের সামনে আল্লাহর কালামের নূর থাকতে হবে নমরুদ এমনি বিচক্ষণ ছিল সে বুঝতে পারল কোন যুদ্ধ হল না কোন বিগ্রহ হল না কোন ঝড় তুফান হল না কে এই মূর্তিগুলোকে ভাঙল নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত কাজ শেষ হয় নাই এটা একটা পরিকল্পিত কাজ এটা একটা সমাজ সংস্কারের সূচনা মাত্র সমাজ পরিবর্তনের সূচনা মাত্র আর এই রকম সমাজ পরিবর্তনের কাজ সমাজ সংস্কারের চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় যুবকের মাথায় এই জন্য নমরুদ জিজ্ঞেস করলো এই এলাকায় কোন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে দেখতে পারে না এবার লোকেরা বললো হা হা সামে না ইব্রাহিম একজন যুবক আছে যেই যুবক সম্পর্কে আমরা জানি সেই মূর্তিগুলোর সমালোচনা করে এইগুলো পছন্দ করে না এর পূজা করাতে বাধা দেয় ওই যুবক সম্পর্কে আমরা জানি তার নাম ইব্রাহিম এবার ইব্রাহিমকে আনা হলো এব্রাহিম আলাই ইসলাম পালান নাই মমিনরা পালায় না বাতিলকে ভয় করে না গোটা ফেরাও নমরুদি শক্তি একদিকে রাজকীয় শক্তি সামরিক শক্তি পুলিশি শক্তি জনগণের শক্তি অর্থ শক্তি অস্ত্রের শক্তি সব একদিকে আর একদিকে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ইমানদার এব্রাহিম আলাই ইসলাম এক পক্ষে একা আর এক পক্ষে সব এই জন্য আল্লাহ তারা বলছেন ইন্না রহিমা কানা উম্মাতান কনিতা ইব্রাহিম সালাম একজন উম্মা ছিলেন একটা জাতি ছিলেন ও আমার ভাইয়েরা ইব্রাহিম কেমন একটা জাতি হলো একটা ব্যক্তির নাম ব্যক্তিকে আল্লাহ জাতি বলেছেন ইঙ্গিত করলেন তুমি যদি হকের উপরে থাকো গোটা সমাজ কুফুরের মধ্যে থাকুক বেদাতে থাকুক সিরিকে থাকুক তুমি একা হকের উপর আছো একাই তোমার হকের দাওয়াত চালিয়ে যাও এব্রাহিম যেরকম একা একা চালিয়ে গেছেন কাউকে ভয় করেন নাই তুমি একা চালিয়ে যাও তোমার বিজয় নিশ্চিত হবে তোমার সাহায্যকারীকে আল্লাহ আছেন এই জন্য বলছেন না এব্রাহিমা কানা উম্মাতান কানেতা এব্রাহিম উম্মা ছিলেন আমার ভাইয়েরা কেমতে কেয়ামতের মাঠে কত নবী আসবে যেই নবীর সঙ্গে একজন উম্মত থাকবে কারো সঙ্গে তিনজন কারো সঙ্গে পাঁচজন কারো সঙ্গে কোন উম্মত থাকবে না এই জন্য কি নবীরা বাতিল হয়ে গেছেন তোমার সাথেও হকের দাওয়াত দিলে বাতিলরা তোমার বিরুদ্ধে রেখে যাবে জেনে রাখবা কুকুরের বাচ্চা বেশি হয় না গরুর বাচ্চা বেশি হয় কুত্তার বাচ্চা একসাথে দশটা হয় পাঁচটা হয় ছয়টা হয় তিনটা চারটে হয় আর গরুর বাচ্চা কয়টা হয় কিন্তু দুনিয়াতে গরু বেশি না কুত্তা বেশি ঠিক তেমনি ভাবে তোমার বুঝতে হবে কোন জায়গায় দলে লোক বেশি কোন দরবারে লোক বেশি গেল এইগুলো সত্যের মাপকাঠি নয় সত্যের মাপকাঠি হল কোরআন এবং সুন্না কোরআন সুন্না মোতাবেক যদি একটা লোক পাওয়া যায় ওই একটা লোকই হকের উপর থাকবে লক্ষ লক্ষ লোক যদি বন্ড দরবারে যায় মারা যাবে এব্রাহিম আলাই ইসালাম একা দাঁড়িয়ে আছেন এবারে নমরুদ্রা জিজ্ঞেস করল তুমি এই কাজটা কেন করলা কেন করেছো এবার বললেন বালফা কাবির হুম হাজা ওই বড়টাই করেছে ওরে জিজ্ঞেস কর বড়টাই করেছে কুড়াল নিয়ে দেখো দাঁড়িয়ে আছে বাহাদুর ওই কুড়ালওয়ালাকে জিজ্ঞেস করো উদ্দেশ্য হল ওদেরকে বোকা বানানো এবং ওদের বুক থেকে বের করা যে এইগুলাই কিছু করতে পারে না এবারে নমরুদের গোষ্ঠী বলল এব্রাহিম তুমি তো জানো এই মূর্তির কোনো ক্ষমতা নাই এই মূর্তি কোনো কিছু করতে পারে না কথা বলতে পারে না কেন জিজ্ঞেস করব এব্রাহিম আলাই ইসলাম বলল আমার জাতি তাহলে তোমরা এমন কিছু জিনিসের পূজা কেন করছো যে কথা বলতে পারে না যে কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এমনকি তার সামনের থেকে মাছি পর্যন্ত যদি কোনো খাবার নিয়ে যায় রক্ষা করতে পারে না ওর হাত পা ভেঙ্গে চুরমার করলে কোনো কিছু করতে পারে না তোমরা কেন এমন জিনিসের পূজা করছো আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ওই এক আল্লাহর উপরে মানানো ইব্রাহিম দাওয়াত চালিয়ে গেলেন লোকেরা এবারে কয় যে কাম হইবে না আরে এইভাবে করলে কাজ পারা যাবে না মোহাহিদের সাথে তাও হেদবাদী ইমানদারের সাথে কুফাররা পারে না কখনো তৌহিদ কি আমানত সিনু মে হে হমারে আশা নেই মেটানা আশা নেই মেটানা নাম নেশা হামারা আমাদের তৌহিদের ইমান আছে কুফফারদের পক্ষে আমাদের ধ্বংস করা সম্ভব নয় আমাদের সাহায্যকারীকে তবে সেই ইমানদার তো হতে হবে এই খাজা বাবা মার্কা মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন না গাজা বাবা মার্কা মুসলমানদের সাহায্য করবেন না ও আমার ভাইয়েরা এব্রাহিম আলাইসালাম দাঁড়িয়ে আছেন আর দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন এবারে কুফফারদের মুখে আর কোনো কথা নাই এবারে তারা চক্রান্ত করলো এইভাবে পারা যাবে না ওকে আগুনে নিক্ষেপ করো আগুন প্রজ্বলিত করা হলো এব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে এবারে আল্লাহর ফেরেস তারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে যে বসিয়া রব্বুল আলমিন একটু আমাকে হুকুম দেন পাখার আঘাত দিয়ে নমরুদের গোষ্ঠী আগুনে নিক্ষেপ করে দিয়ে আসে আজরাইল বলল আমাকে হুকুম দেন মিকাইল বলল আমাকে বলেন ইসরাফিল বলল আমাকে একটা ফু দিয়ে দেয় সব শেষ করে দেয় ও আমার ভাইয়েরা এব্রাহিমের কাছে এরা আসলো আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহিসামকে অটল রাখলে ইব্রাহিম বলে তোমরা কারা আমরা তোমার সাহায্য করতে চাই বলে আল্লাহ তারা পাঠিয়েছেন না তোমরা নিজেরা এসেছ যে আল্লাহ অনুমতি দিয়েছেন তবে আমাদেরকে পাঠান নাই এব্রাহিম আলাইসালাম বলছেন আমি তোমাদের পক্ষে দাওয়াত দেই নাই আমি তৌহিদের দাওয়াত দিয়েছি আল্লাহর দিকে আহ্বান করেছি ওই আল্লাহর সাহায্যের পক্ষে আমি রয়েছি আল্লাহর সাহায্য কামনা করছি তোমাদের দরকার নেই তোমরা যাও এবারে নম্রদের গোষ্ঠী এব্রাহিম আলাই ইসলামকে আগুন নিক্ষেপ করল আল্লাহ রাব্বুল আলমিন এতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের ইমানকে লক্ষ্য করলেন অ মুসলমান আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত আছে জুলুম নির্যাতন আসবে জুলুম নির্যাতন আসবে সেই জুলুম নির্যাতনকে সহ্য করে অটল থাকতে পারো সাহায্য করবেন কে আমাদের এইখানে একটা ছেলে আছে যশোর থেকে আসছে ইসলাম গ্রহণ করেছে হিন্দু থেকে এজন্য তার উপরে সামাজিক নির্যাতন আমার নির্যাতন করেছে চরম নির্যাতন করেছে ওই হিন্দু পরিবারগুলো এমনকি মুসলমানরা পর্যন্ত নামদারি মুসলমান ওরা পর্যন্ত নির্যাতন করেছে আমি শুনতেছিলাম আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল এই যুগেও এই দেশে বসে একটা ছেলে ইসলাম গ্রহণ করবে তাকে ধরে নিয়ে চরম নির্যাতন করা হলো মারতে মারতে বেহুশ করে হাসপাতালে ভর্তি করানো হলো ও আমাদের আজকে আছে এখানে এই উঠে আছে এখানে এই সামনে আছে এই সামনে দাঁড়ানো আছে এই যে আমাদের সামনে আছে নতুন ইসলাম গ্রহণ করেছেন ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এই যুগেও রেখেছেন বিলালকে নির্যাতন করা হয়েছে পালাক্রমে নির্যাতন করেছে আর তিনি আহাত আহাত বলেছেন এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কাউকে মানি না আমি দেবদেবী মানি না মূর্তি পূজা মানি না সব ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন যদি অটল থাকতে পারো ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন অটল যদি থাকতে পারো এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো এখন আর ইব্রাহিমের ক্ষমতা নাই এতক্ষণ অটল ছিলেন এখন ক্ষমতা নাই আল্লাহ তারা বলছেন কুলনা আল্লাহ তারা বলছেন এব্রাহিম তোমার ক্ষমতা শ্বাস হয়ে গেছে এবারে আমার ক্ষমতা লক্ষ্য করো আমি বলছি আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেল আরামদায়ক ঠান্ডা হয়ে গেল এয়ার কন্ডিশন হয়ে গেল আল্লাহ তালা ইব্রাহিমকে দিয়ে বুঝিয়ে দিলেন অবসলমান যদি এব্রাহিমের মতো সমস্ত তাগুতি শক্তি নমরুদি শক্তি ফেরাউনি শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারো যে আল্লাহ তালা ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা আজ বিজু করে ব্রাহিম کریم کا ایم پیدا آج بھی جو کرے براہیم کا ایماں پیدا আগ কর সকি হন্দাজে গুলিস্তা পেদা সে আল্লাহ মরেন নাই সে আল্লাহ দুর্বল হন নাই আল্লাহ বুড়ো হন নাই লা আমানা কোন ভয় নাই আল্লাহর কোন পরিবর্তন নাই আল্লাহর কোন ক্ষয় নাই আল্লাহর কোন লয় নাই আল্লাহর কোন বার্ধক্য নাই আল্লাহর কোন দুর্বলতা নাই আল্লাহর কোন ঘুম নাই আল্লাহর কোন তন্দ্রা নাই আল্লাহ রব্বুল আলমিন আগে যেমন ছিল এখনো আছেন তবে তোমরা মুসলমানরা আগের মুসলমানদের মতো নও ও মুসলমান ইব্রাহিম আলাহ ইসলামকে লক্ষ্য করলা এমনি ভাবে মুসা আলাহ ইসলাম বনে ফেরাউনের বিরুদ্ধে লাগলেন ফেরাউনকে দাওয়াত দিলেন ফেরাউনকে দাওয়াত দাওয়াত দিতে গিয়ে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন আমি শুরুতে আলোচনা করেছি এই ফেরাউনের পরে চক্রান্ত করতে শুরু করলো মুসার ইসলাম বনে ইসরায়েলকে নিয়ে রওনা হলেন সামনে নদী পিছনে ফেরাউনের বিশাল বাহিনী এবারে ফেরাউনের শক্তি রাজনৈতিক শক্তি সামরিক শক্তি জনবল অর্থবল সব দিয়ে মুসাকে ধাওয়া করতে লাগলো মুসা আলাহিসাম সামনে নদী দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম রব্বুল আলমিন আমার ক্ষমতা ছিল এই পর্যন্ত আর কোনো ক্ষমতা নাই তোমার সাহায্য কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসারে তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত ফেরাউনের মোকাবেলা করা তা করেছ এবারে আমার কুদরাত দেখো আমার শক্তি দেখো তোমার হাতের লাঠি ছাড়ো আল্লাহ রাব্বুর আলমিন ফেরাউনের মোকাবেলা করার জন্য মুসাকে লাঠি ছাড়তে পারলেন লাঠি ছাড়লো ওই নদীর ভিতরে একটা না দুটো না বনে ইসরায়েলদের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্রভাবে বারোটা রাস্তা হয়েছিল জোরে বলুন সুবাহার আল্লাহ ও আমার ভাইয়েরা যে আল্লাহ রব্বুল আলমিন মৌসার জন্য ফেরাউনের থেকে বাঁচার জন্য রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ তারা তোমাদেরকেও বর্তমান বিশ্বের ফ্রাউন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সবচেয়ে বড় শয়তান ইবলিস ওই আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে তোমাদেরকে হোয়াইট হাউস দখল করার ক্ষমতা দিতে পারেন কিনা অবশ্যই পারেন আল্লাহ তারা দিতে পারেন কিন্তু শর্ত আছে মুসার মতো ইমান লাগবে মুসার মতো লাঠি লাগবে মিসলে কালিম হো আগার মার কাজ মা কুই মিসলে কালিম হো আগার মার কাজ মা কুই আজ ভি আতি হে কোহে তুর সে মুসে বাঙ্গেলা তাকাফ অ মুসলমান মুসাকে যে আল্লাহ সাহায্য করেছিলেন যে বলেছিলেন মুসা ভয় নাই তোমার কোনো ভয় নাই ফেরাউনের যত শক্তি হোক আমি আল্লাহ তোমার সঙ্গে আছি সে আল্লাহ তারা এখনো আছেন কিনা কিন্তু শর্ত হল ঘরে বসে বসে তসবি পড়লে চলবে না তসবিও পড়তে হবে তাহার যুদও পড়তে হবে আবার সর্বাত্মক চেষ্টাও করতে হবে ঠিক কিনা এখন মুসলমানরা মনে করে আমরা ঘরে ঘরে ফু দিয়া একেবারে সব শেষ করে ফেলবো না মুসলমান এটা আল্লাহর নিয়ম না তুমি লক্ষ্য করো আল্লাহর নবীকে আল্লাহ তারা কত মর্যাদা দিয়েছিলেন সেই নবী যেই নবী কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া চারা করে মুখস্থ করতে লাগলেন আল্লাহ বলছেন তুহারিক বিহি লিসা নাকা লিতা জালাবি ইন্নালাইনা জামাহু কোরআনা হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না আমি আল্লাহ তারা নিজের দায়িত্বে সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং সেই কোরআনকে পড়া এবং কোরআনকে প্রকাশ করা সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহার আল্লাহ নবী কোরআন মুখস্থ করতে গিয়ে একটু কষ্ট করছেন আল্লাহ তারা সেই কষ্টটুকু দিতে চাচ্ছেন না আরো সামনে চলুন আল্লাহর নবী তাহাজুদ পড়তে গিয়ে রাতের বেলায় পা ফুলে যাচ্ছে রাত বারে বাদত করছেন আল্লাহ তালা বললেন না নবী এত দরকার নাই ও মুসলমান কোরআনুল করিমের আয়াত নাজিল হয়ে গেল ইয়াহাল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আমিন কুসমিনহু কালিলা আউজিদ আলাইহি ওরাত্তিলিল কোরআন তারতিলা হে মুজাম্মিল ওয়ে কামলিওয়ালা তুমি রাত্রে ইবাদত করছো তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও আমি আল্লাহ কিছুক্ষণ তোমাকে ঘুমন্ত দেখ থাকলে খুশি হই তুমি সারা রাত্র এবাদত করা দরকার নাই কিছুক্ষণ এবাদত করো কিছুক্ষণ ঘুমাও অর্ধেক বা তার চেয়ে একটু বেশি বা একটু কমাও এরকম আল্লাহ তালা দরদ দিয়ে বয়ান করলেন আল্লাহর নবী সারা রাত্র এবাদত করছেন আল্লাহ তালা এত কষ্ট দিতে চাচ্ছেন না এমনি ভাবে আল্লাহর নবী দিন প্রচার করতে গিয়ে আফসুস করছেন কষ্ট করছেন আল্লাহ তারা বলে এত কষ্ট করার দরকার নাই ফালা আল্লাহ হে নবী আপনি কষ্ট করতে গিয়ে আফসুস করে করে আপনি নিজেকে ধ্বংস করবেন এই দরকার নাই এই নবী যেই নবী মস্তি নবীতে বসে আছেন আল্লাহ নবীর সাহাবিরা বসে আছেন একজন সাহাবির কথা নবীর আওয়াজের কথার চেয়ে একটু বড় বড় হয়ে গেছে নবীর আওয়াজের কথার চেয়ে একটু বড় হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন নবীর প্রতি কি ভালোবাসা ওহি নাজেল করে দিলেন সুরায় হুজরাতে দুই নম্বর আয়াত আয়াত নাজেল হয়ে গেল আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা খবরদার নবীর আমাদের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তাহলে তোমাদের নিবে জীবনের সমস্ত নামাজ রোজা হজ জাকাত যত এবাদত সবগুলো বরবাদ হয়ে যাবে খবরদার এমনটা করবে না এত মায়া যে নবীর সঙ্গে এবারে আমি জিজ্ঞেস করতে চাই ওই নবী যখন তাইফের ময়দানে মার খাচ্ছিলেন তখন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা এই নবী যখন হুদের ময়দানে লোহার পোশাক পরিধান করে নামলেন মাথায় লোহার টুপি গলায় লোহার পোশাক শরীরে লোহার পোশাক কাফেররা দেখলো এই লোকটাকে তরবারি দিয়ে আঘাত করলে কোনো কাজ হবে না তীর দিয়ে মারলে কোনো কাজ হবে না কি করা যায় তাহলে ওরা পরিকল্পনা করলো একটা বড় পাথর যদি মাথায় মারা যায় লোকটা বসে পড়বে নিজের শরীরের লোহাগুলো গায়ে ঢুকে যাবে এইভাবে মারা সম্ভব এই পরিকল্পনা নিয়ে একটা দুষ্ট কাফের আল্লাহ নবীর মাথার উপরে বিশাল এক পাথর ছুঁড়ে মারল ও আমার ভাইয়েরা এই পাথরটা যখন পড়ল আল্লাহর নবীর মাথায় লোহার টুপি ছিল হুন্ডা চালা যারা হেলমেট পরে না হেলমেটের দুই পাশে আংটা যেরকম এইরকম আংটা ছিল আল্লাহর নবীর গালটা ভেঙ্গে গিয়ে দাঁতের মধ্যে আঘাত করলো দাঁত পড়ে গেল লোহাটা ভিতরে রয়ে গেল অ মুসলমান একটু চিন্তা করো সে নবী দাবি করছো একটু দাঁতে ব্যথা হইলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর আল্লাহর নবীর গাল ভেঙ্গে তার মধ্যে লোহা ঢুকিয়ে আছে রক্ত বর্তে আরম্ভ করল যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবীর একজন সাহাবি যুদ্ধের পরে দাঁত দিয়ে জোরে টান দিলেন লোহাটা বের হয়ে আসলো ঠিকই ওই সাহাবিরও দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল ও আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই ওই ওহুদের ময়দানে দুষ্ট কাফেরটা যখন পাথর নিক্ষেপ করছিল তখন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা এত মায়া যে নবীর জন্য সেই নবীকে এখন কেন বাঁচাইল না বাঁচাবার ক্ষমতা ছিল কিনা কইবেন যে নবীর সঙ্গে বোধহয় সম্পর্ক একটু খারাপ হয়ে গেছিল না না তা হয় নাই আল্লাহ তালা কসম করে বলছেন সাজা মা মা কলা হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মারলেও তুমি কেন ফিরাইলা না তোমার কেন ক্ষমতা ছিল ফিরাইলা না আমাকে এত মার দিল কেন দেখলা না আল্লাহ তারা বলছে নাম হাসিবি তুম আংতাদুল আল্লাহ তারা বলছেন ও মুসলমান তোমাদের শিক্ষা দেওয়ার জন্য হে নবী আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যাতে করে কোন উম্মত কোন পীর বলতে না পারে আমাদের জেহাদ করার দরকার নাই যুদ্ধ করার দরকার নাই লড়াই করার দরকার নাই আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করব খানকায় বসে বসে তসবির ইসলাম কায়েম করব এই কথা বলতে না পারে আমি সেজন্য তোমাকে এইখানে ফিরাই নাই তোমার দান দান শহীদ করাইছি বাইর খাওয়াইছি দিয়েছি যাতে করে উম্মতরাও মারামারি করতে পারে জেহাদ করতে পারে লড়াই করতে পারে আজকে দুনিয়ার কুফাররা মুসলমানকে মারছে আর এরা খানকায় বসে বসে তসবি পরে নিজেদের প্যাট ভারী করছে ঠিক কিনা অ মুসলমান জাতি আল্লাহ তারা পরিষ্কার বলেছেন আমা হাসিবে তুমাং তাদু খুলুল জান্নাতা তোমরা কি মনে করেছ জান্নাতে আমনি প্রবেশ করবে আমি ঢুকে যাইবা না না অথচ তোমাদের সামনে সেই বিপদ আসবে না মসিবত আসবে না যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি আগের নবীদের প্রতি আগের মমিনদের প্রতি তোমাদের নিজের নবীদের প্রতি ইমাম আঘাত এসেছে এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং সাহাবা একরাম বলতে বাধ্য হলেন মাতানসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে এরপরে আল্লাহ সাহায্য আসছে কিনা আল্লাহ ইন্না নাসরুল্লাহ করিব হা তারপরে সাহায্য সাহায্য এসেছে বোঝা গেল বোঝা গেল মুসলমান আজকে আল্লাহ সাহায্য কেন আসছে না এবারে পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল সব নবীরা যুদ্ধ করেছেন সব নবীরা লড়াই করেছেন সাহাবিরা লড়াই করেছেন আর আমার দেশে এখন বুজুর্গির মাপকাঠি কি কয় আমাকে হুজুর এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে গেলেও ভয় পায় কি বুজুর্গ এত বড় বুজুর্গ ওনার শরীর টিপা লাগে দশজনার মাথা টিপতে লোক লাগে পাও টিপতে লোক লাগে আছে না পের সাপ কি নাম পের সাপ এখন নাম কি পের সাপ এই পের সাপেরা ইসলামের সর্বনাশ করেছে ও আমার ভাইয়েরাম আজকে বয়াত নিচ্ছ আল্লাহর নবী বয়াত নিয়েছিলেন ঠিক কিসের বয়াত নিয়েছিলেন আল্লাহর নবী হোদাই বিয়ার ময়দানে আছেন অমরা করতে এসেছিলেন কিন্তু মক্কার কুফাররা বাধা দিয়েছিল আল্লাহ নবী ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা অমরা করতে আসছি যুদ্ধ করতে আসি নাই মক্কার লোকেরা আল্লাহর নবীকে মক্কায় ঢুকতে দিল না ওসমানকে বরং খবর দিল ওসমানকে হত্যা করা হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে এই খবর ছড়াই দিল মিথ্যা খবর দেখি মুসলমানদের শক্তি কি আছে মুসলমানদের শক্তি কি আছে দেখি একটু ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর কানে যখন এই খবর আসলো আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে জোরে চিৎকার মারলে আসাবার সাদারা ও হোদাইবিয়ার মাঠে গাছের তলে যে যেখানে আসো সব চলে আসো চোদ্দশো সাহাবি নবীর সঙ্গে ছিল সব চলে আসলো আল্লাহর নবী বললেন আমার কাছে খবর এসেছে আমি ওসমানকে মক্কায় পাঠিয়েছিলাম দূত হিসাবে বার্তাবাহক হিসাবে মধ্যস্থতাকারী হিসাবে আমার কাছে খবর আসলো তাকে নাকি ওরা হত্যা করেছে ও আমার সাহাবিরা আসো আমার হাতের উপরে হাত রেখে বয়াত করো আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সবাই শহীদ হয়ে যাব একজন লোক মদিনায় ফিরে যাব না কে কে রাজি আসো ও আমার ভাইয়েরাম বুখারি মুসলিম হাদিস এবং ইতিহাস তাফসিরের যত কিতাব আছে সব কিতাবের মধ্যে ঘটনাগুলো আসছে আল্লাহর নবীর সমস্ত সাহবায় রাম পর্যায়ক্রমে নবীর হাতের উপর হাত রেখে বায়াত করে বললেন আলাল জেহাদ মা না আবাদা আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছি বয়াত তো পাওয়া গেল ঠিকই কিন্তু তোমার মতো হালুয়া রুটির বয়াত না এই বয়াতটাকে বুঝতে হবে এখন বয়াত নাই তরিকার বয়াত বয়াত নাই চিস্তিয়া সাবরিয়া কাজের তরিকার বয়াত অবসর এই সব বয়াত না বয়াত হবে জেহাদের উপরে বয়াত বয়াতের মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য বয়াত আল্লাহর নবী বয়াত নিলেন চোদ্দশো সাহাবাকেরাম বয়াত করলেন এরপরে মক্কায় খবর হয়ে গেল ভয় পেয়ে গেল ওরা এইবার সর্বনাশ তাড়াতাড়ি মুসলমানদের সঙ্গে সমঝোতায় আসি এবারে চুক্তি হলো ও আমার ভাইয়েরা একটু খালি তৈরি হো দেখবা কাফেররা ভয় পায় কেমনে এক রাখাল একটা কৃষক ধান কাটার মৌসুম ধান পাকছে ধান কাটছে কেটে এখন আটি বাঁধার জন্য রশি দরকার রশি পায় না রাত হয়ে গেছে ধান খেতেছিল একটা সাপ এই সাপটা আবার গেছিল এক পীরের কাছে পরিচিত পীরেরা কি করে জজবা শেষ করে দেয় না যে হাত লাগবে না অস্ত্র হাত করো খালি জিকির করো আর কিছু লাগবে না ওই সাপেরে পীর এই সবক দিছে এক কারো দংশন করবি না কামড় দিবি না সাপ এখন ধান খেতে পড়ে আছে কৃষক ধান কেটে রশি পায় না অন্ধকার রাত হয়ে গেছে রশি একটা পাইছে এখন রশি দিয়ে পেঁচাইতে শুরু করছে আর সাপে মনে মনে কয় যে বেটা আমি কেমন রশি যদি পীরের সবক না থাকতো ফোস কামড় দেওয়া যাবে না তার দেখতে কেমন রশি তোর বারোটা বাজাই দিতাম রশি বাঁধলো কৃষক ধান নিয়ে আসলো এরপরে ধানটা নিয়ে তারপর রশিটা ছুলে ফেলে দিল সাপ তার মাজা ভেঙে গেছে মোড়াইতে মোড়াইতে পীরের দরবারে গেছে হুজুর আপনি তো সর্বনাশ করেছেন আপনি আমার থেকে ওয়াদা নিলেন যে তুই কামড় দিবি না আমি কামড় দেই নাই তাহলে আমার এই অসর্বনাশ করে ফেললো আমাকে এই কাজ করলো পীর সাহেব বললো বেটা তোরে বলছে কামড় দিবি না দংশন করবি না তোর তো ফোস করতে নিষেধ করি নাই তোরে যখন কৃষক রশি মনে করে ধরল ওই সময় যদি একটা ফোস করতি দেখতি যে এই কৃষকের দলেরা এই কুফারের দলেরা তিন লাভ দিয়ে দিল্লি পার হয়ে তারপরে মস্কো আমেরিকা ত্যাগ করে হোয়াইট হাউসে গিয়ে আশ্রয় দিল ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আজকে যে কুফারেরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে যদি সারা দুনিয়ার মুসলিমরা এক ইমামের নেতৃত্বে একজন খলিফার নেতৃত্বে সেই বয়াত নিত যেই বয়াত আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ নিয়েছিলেন তাহলে দুনিয়ার কুফাররা মুসলমানদের গায়ে হাত দেওয়ার শক্তি পেত কিন্তু সেই শক্তি ভাগ করে ফেলেছে এহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দলে দলে ভাগ করেছে একটা রাখাও তিন মালিকের ছাগল বলতো কয় মালিকের ছাগল দেখতে তো একরকম এখন ডেলি পেস্ট লাগে এই মালিকেরটা ওই মালিকের যায় ওরা ওরা ডালি মারে রাখাল চিন্তা করলো ঠিক আছে এবার ভাগ করব। এবারে এক মালিকের ছাগলগুলোর সব নাক ছিদ্র করলো এটা তুরাবালির ছাগল আর এক মালিকের ছাগলের সবগুলার কান ছিদ্র করলো এটা গুড়াবালি মেয়ার ছাগল আর এক ছাগলের মালিকের ছাগলের গায়ে রং লাগাইল এটা অমুকের ছাগল এখন আর পেস্ট লাগে না ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানরা দেখলো এই মুসলমানদেরকে একসাথে থাকলে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না ওদের যদি একজন ইমাম থাকে সেই ইমামের অধীনে বায়াত চলে ওই বায়াত আছে বায়াত তো আছে ঠিকই সেই বায়াত নিবে কে খালিফাতুল মুসলিমিন ইমামুল মুসলিমিন মুসলমানদের একজন ইমাম থাকতে হবে সেই ইমাম বায়াত নিবে আল ইমাম ইমাম থাকবে একজন ঢাল মুসলমানদের ঢাল লাগবে একজন ইমাম সেই ইমামের অধীনে সব মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে ওই মুসলমানদের নেতা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে লড়াই করবে তাহলে দুনিয়ার কুফাররা থেকে ভয় করবে ঠিক কিনা এইটাকে ভাগ করার জন্য ইহুদি খ্রিস্টান আমাদের দলে দলে ভাগ করেছে এইটা অমুক তরিকার এইটা অমুক তরিকার এরপরে খালি তরিকা ভাগ করে শেষ করে না টুপি পর্যন্ত ভাগ করেছে ঠিক কিনা এইটা গোল টুপি এইটা অমুক টুপি এটা দোতলা টুপি তিনতলা টুপি এরপরে কালার ভাগ করে করেছে বা জামার বুতাম পর্যন্ত ভাগ করে দিয়েছে এটা সবুজ পাগড়ি অমুক মরিদ এটা লাল পাগড়ি অমুক মরিদ এটা কালা পাগড়ি এটা অমুক পাগড়ি এইরকম ভাগ করে করে মুসলমান উম্মাকে দলে দলে বিভক্ত করেছে ঠিক কিনা আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের পরিচয় দিয়েছেন তোমরা মুসলিম তোমরা কি মুসলিম আর কোন পরিচয় নাই আল্লাহ তারা কোরআনে বলছেন ওয়ামান আহসানু মিম্মান ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে তিনটা কাজ করে কয়টা কাজ এক নাম্বার কোয়ালিটি হচ্ছে মিম্মান দাআ ইলাল্লাহি যে আল্লাহর দিকে লোকদেরকে আহ্বান করে ডাকবো কার দিকে আল্লাহর ইবাদত করার দিকে না কোন পীরের মুড়ি হওয়ার জন্য না কোন তরিকার দিকে ডাকবোকার দিকে হ্যাঁ। এক আল্লাহর দিকে আহ্বান করবো কার দিকে আল্লাহ বলছে রব্বিকা তুমি তোমার রবের আল্লাহর রাস্তার দিকে ডাকো আর এখন মানুষের ডাকে নিজের দলের দিকে ঠিক কিনা হ্যাঁ। আল্লাহ বলছে ইলা সাবিল রব্বিকা অমান আহসানু কলমান এক নাম্বার কাজ হলো আল্লাহর দিকে আহ্বান করতে হবে কার দিকে হ্যাঁ। দুই নাম্বার কাজ হল আমিলা সলিহান নিজেও ন্যাক আমল করতে হবে কি করতে হবে ন্যাক আমল করতে হবে ও আমার ভাইয়ের ইতিহাস পড়ো রোস্তম ছিল তৎকালীন সুপার পাওয়ার পারস্যের সেনাপতি রোস্তম আর দিয়ে মুসলমানদের খলিফার পক্ষ থেকে সেনাপতি ছিল খালেদ বিন অলিদ এই খালেদ বিন অলিদ মুসলমানদের সেনাপতি আর রোস্তম পারস্য সম্রাটের সেনাপতি মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার আর রোস্তমের সৈন্য সংখ্যা ছিল তিন লক্ষের মতো এক লক্ষ যুদ্ধের ময়দানে বাকি দুই লক্ষ রিজার্ভে আছে যুদ্ধের আগের রাত্রে রোস্তমের গোয়েন্দা পাঠাইল খালেদ বিনলিদের তাবুতে তাবুতে শেষ রাত্রে গিয়ে দেখে মুসলমান সৈন্যরা কান্নায় দাঁড়ে দাঁড় হয়ে গেছে গোয়েন্দারা বলল রুস্তুমকে রুস্তুম পারস্যের সেবাসাল আর মুসলমানদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে না ওরা ভয় পেয়ে গেছে কান্দে সব সব কান্দে আমাদের ভয়ে তারা কান্নায় যারা যার হয়ে গেছে আর কি যুদ্ধ করবে রোস্তম এই জন্য দিনের বেলায় মাত্র এক লাখ সৈন্য নিয়ে আসছে কয় লাখ তারপরে এক লাখ নিয়ে আসছে মুসলমান মাত্র কয়েকশো কয়েক হাজার এবারে দেখল যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করে ভয় পেয়ে গেছে দেখে যে না না ভয় পায় নাই ওরা এক একজন মুসলমান ওদের এক এক হাজার সৈন্যকে হত্যা করে ফেলছে যেমন ভাবে মুর্দারদেরকে কাটে এক একজন মুসলমান সেবাসারা মুসলমান সৈনিক রোস্তমের বাহিনীর সৈনিকদেরকে কচু কাটা কাটছে রোস্তম বুঝতে পারে না এই ব্যাপারটা কি ব্যাপার কি রিপোর্ট ছিল কান্নাকাটি করে এখন কি দেখতেছি যুদ্ধ থামাও আবার বেড়াকে চলে গেল পরের রাত্রে আবার কিছু গোয়েন্দাদেরকে পাঠাইল যাও তোমরা মুসলমানদের তাবুতে গিয়ে দেখো তারা কি করে আজকে রাত্রেও গিয়ে দেখলো ঠিকই মুসলমানরা কান্নাকাটি করছে তাহাজুদ করে শেষ সাথে কান্নাকাটি করে ও আমেলা সালেহান নিজের আমল করতে হবে খালি ইসলামী আন্দোলন করলে চলবে না ও আমেলা সালেহান আমল করতে হবে সেটা বলছিলাম তাহাজুদ করে কান্নাকাটি করছেন এবারে গোয়েন্দারা চিন্তা করলো রিপোর্ট তো ঠিকই ছিল কান্দে তাহলে কেন কান্দে একটু দেখি কেন কান্দে আমাদের ভয়তে না অন্য কোনো কারণে এবারে গোয়েন্দারা দেখলো কান্নাকাটি করে ঠিকই কিন্তু ওটা আমাদের ভয়তে কান্নাকাটি করে না কান্নার ভাষা হচ্ছে ও রব্বুল আলমিন আগামী দিন তোমার শত্রুদের বিরুদ্ধে লড়াই হচ্ছে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য লড়াই করতে যাচ্ছি তুমি বলেছ মোমিনদের যান মাল তুমি ক্রয় করে নিয়েছ জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের যানটা আমরা বিক্রি করে দিচ্ছি তোমার কাছে একটু কিনে নাও না কোরআনে আছে সুরায় তো আবার একশো এগারো নম্বর আজ বলা হয়েছে ইন্নাল্লাহ জান্নাতা আল্লাহ তারা বলছেন নিশ্চয় আল্লাহ তারা মোমিনদের থেকে যান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় কিসে বিনিময়ে এই বন্ধু পরে সবাই পরে এরপরে অংশ পরে না এরপরে বলা আছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কি করবে যুদ্ধ করবে লড়াই করবে তারা মারবে আর মরবে লড়াই করবে শহীদ হবে মরবে আর মারবে দুশ্মনদেরকে মারবে নিজেরাও মরবে এইরকম লোকদের থেকে আল্লাহ জানমাল ক্রয় করেছেন ও আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার এই ছোট্ট দানটা তুমি কবুল করো আগামী দিন যেন তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে দুশ্মনদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়ে কতল করে যেন জাহান নামে পাঠিয়ে দিতে পারি আর আমি যেন শহীদ হয়ে যেতে পারি আমার শরীর শরীর যেন টুকরো টুকরো হয়ে যায় আমার যেন জানাজা দেওয়ার প্রয়োজন না হয় খুঁজে না পাওয়া যায় এমন ভাবে শহীদ হওয়ার তৌফিক দান করো এই দোয়া করছে এবারে রুস্তুমের সৈনিকরা বুঝতে পারলো কান্দে ঠিকই কিন্তু আমাদের ভয়তে না বরং তারা দিনের বেলায় যুদ্ধা রাতের বেলায় তারা বৈরাগী হয়ে যায় জোরে বলুন সুবাহার আল্লাহ আমার ভাইয়েরা হুম রহবানুল্লাহ অফরসানুন্নাহার পারস্যের সৈনিকেরা গোয়েন্দারা বলল এরা রাতের বেলায় আল্লাহর কাছে কান্দে আর দিনের বেলায় যুদ্ধ করে এই জন্য মনে করতে হবে মুসলমানদের শক্তি আসে থেকে মুসলমান জনবল দিয়ে যুদ্ধ করে না অস্ত্র বল দিয়ে যুদ্ধ করে না যুদ্ধ করে কার সাহায্যে আল্লাহ করে বলছে কামিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসিরতাম বিজনিল্লাহ আল্লাহ তারা কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিজয় দান করেছেন অনেক বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে কার হুকুমে মুসলমান ইস্তা ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল কম ছিল বদরের যুদ্ধে মুসলমান ছিল তিনশো তেরো জন কাবের ছিল এক হাজার মুসলমানদের অস্ত্র ছিল ওদের অস্ত্র ছিল এখন ভয় করে কেন এখন দুনিয়ার কুফাদের অস্ত্র আছে ভারতের অস্ত্র আছে আমেরিকার অস্ত্র আছে ব্রিটেন অস্ত্র আছে তোমার আল্লাহ আছে কে আছে ওদের কাছে বিমান বহর আছে পারমাণিক বোমা আছে তোমার যারে বাস আছে বাস নিয়ে দাঁড়াতে পারো যদি মুসার মতো লাঠি দাঁড়াও যে আল্লাহ তারা মুসাকে সাহায্য করেছেন সে আল্লাহ সাহায্য করতে পারেন কিনা এই জন্য কাজ করতে একদিকে যুদ্ধ করতে পারে একদিকে আল্লাহর কাছে কান্না করেছে ও আমেলা সলেহান দুই নম্বর শর্ত তিন নাম্বার শর্ত হল অকালা ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম আমি একজন কি আমি একজন মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ অর্পণকারী বান্দার নাম কি মুসলিম আর কোন পরিচয় আছে আর কোন পরিচয় নাই আর কোন দল নাই আমার একটা মাত্র পরিচয় আমি মুসলিম আমি মুসলিম আমি কি আল্লাহ তিনটা কাজ যে ব্যক্তি করে তার চেয়ে আর ভালো কেউ নাই সার্টিফিকেট দিয়েছেন কে আমার যুবক ভাইয়েরা এই অঞ্চলের যুবক ভাইদেরকে বলছি তোমরাও আজকে তৈরি হও আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সমাজের অন্যায় বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে সেনা বিচারের বিরুদ্ধে এরকমভাবে আল্লাহর হুকুম পর্দাকে বাতিল করেছে এর বিরুদ্ধে আল্লাহর হুকুম সুদকে ওরা বৈধতা দিয়েছে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে আল্লাহর হুকুম যেখানে বাতিল হচ্ছে সেখানে আল্লাহর হুকুম কায়েম করতে হবে ঠিক কিনা আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ নারায় তাকবীর আল্লাহ আকবার আজকে চতুর্দিক থেকে তোমাদেরকে হবার আছে আল্লাহ বলছে হাত নামান হে যুবকেরা তোমাদের কি হয়েছে তোমরা কেন লড়াই করছো না যুদ্ধ করছো না ওই সমস্ত লোকদের জন্য আল মুস্তাদ আফিন আমিনার রিজালে والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم ألوى واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ও যুবকেরা আল্লাহ তারা বলছেন কি হয়েছে তোমাদের তোমরা আল্লাহর রাস্তা লড়াই করছো না ওই ফিলিস্তিনের নারীদেরকে আফগানিস্তানের মেয়েদেরকে নারীদেরকে শিশুদেরকে কাশ্মীরের মেয়েদেরকে মাবনদেরকে রক্ষা করার জন্য বুড়া মানুষদেরকে হত্যা করা হচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে শিশুদেরকে হত্যা করা করা হচ্ছে তারা ফরিয়াদ করে বলছে রব্বানা মিনহাদিহিল কারিয়াতি ও আমাদের রব আমাদেরকে জনপদ থেকে আমাদেরকে বাঁচাও আমাদের রক্ষা করো আল্লাহ কাওয়ালিয়া আমাদেরকে তোমার পক্ষ থেকে অলি দাও নেতা দাও অজা আল্লাহ কানাসিরা আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাও চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে কোরআনের ভাষায় আল্লাহ আহ্বান করছে আল্লাহ রহমানের সারা যাবে কিনা সারা দিতে হবে ফেরে তুঝে একবার করনি है जहां की रहबरी फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलम्बर दारेबान ও যুবকেরা আবার তোমাকে খালেদ বিন অলিদের মতো মোহাম্মদ বিন কাসিমের মতো সালাহুদ্দিন আইবের মতো সেই যুবক হয়ে দাঁড়াতে হবে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে তোমার সামনে বাধা আসবে শত বাধা আসবে পরিবার থেকে সমাজ থেকে দেশ থেকে থেকে সব জায়গায় বাধা আসবে সেই বাধার পাহাড় ডিঙ্গিয়ে তোমাদেরকে আগে চলতে হবে চলতি উঁচা উড়ানে কে অমুসলিম যুবকেরা তোমরা হচ্ছে ঊর্ধ্ব জগতের বাস পাখির মতো যেই বাস পাখি কালবৈশাখী ম্যাগ দেখে ভয় পায় না ঝড় হাওয়া দেখে ভয় পায় না বরং বাতাসের তালে তালে আরো ঊর্ধ্ব গগনে চড়তে থাকে ঠিক কিনা তোমাদেরকেও সেই রকম চড়তে হবে উঠতে যেতে হবে বাধার পার ডিঙ্গি দিতে হবে জীবনের ঝুঁকি দিতে হবে কার জন্য আমাদের জীবন মরণ কার জন্য এই জন্য ভয় নাই মর্দে মমিন বাতিল ঝুঁকা মমিন বান্দারা আল্লাহর কাছে মাথা ঝুকায় দুনিয়ার কারো মাথা ঝুকাইতে জানে না হক சொல்ல எங்க इज्जत से जीना है तो जी लेंगे या जामे শাহাদত পি লেঙ্গে ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে হয়তো জীবন যাপন করব নতুবা আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ মুসলমান আমাদের কোনো ভয় নাই আমাদের মরণ কার জন্য আমাদের জীবন কার জন্য মরতে তো হবেই কত লোক বাস অ্যাক্সিডেন্ট করে মরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে আরে মরতে যদি হবি তাহলে আল্লাহর রাস্তায় মরো জীবনটা ধন্য হবে ঠিক কিনা আল্লাহর রাস্তায় মরলে তোমার তোমার আর কোনো বিপদ নাই সোজা জান্নাতে চলে যাবে হিসাব দেওয়া দরকার নাই তোমার কাফন দাফনের দরকার কাপড়ের কাপড় পরিবর্তন করবে না গোসল দিবে না দিবে নাকি ও আমার ভাইয়েরা সেজন্যই আমি আহ্বান করছি আজকের এই কোরআনের মাহফিল অত্যন্ত মোবারক মাহফিল এই মাহফিল যেন আমাদেরকে কোরআনের অনুসর্গত অভিধান করে আমিন এই মাহফিল যেন আমাদেরকে আজকের এই মাহফিল যেন সমস্ত সিরিকার বেদাত থেকে তবা করে সত্যিকার সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নার দিকে তাও হেদ এবং সুন্নার দিকে আসার তৌফিক দান করেন আমিন আমি এই মাহফিলে স্মরণ করছি গত বছর যিনি আমাকে নিয়ে এসেছিলেন তার আগের বছর আমি এসেছি এখানে আমাদের শ্রদ্ধেয় মরহুম হাফেজ মাওলানা মির্জা ইদ্রিস বেগ সাহেব রহমাহুল্লাহ আমাকে অত্যন্ত মহব্বত করতো আপনারা জানেন এখানে যারা অনেকেই আছেন আমাকে তুমি তুমি করে ডাকতো আমি যখন মাহমুদিয়া মাদ্রাসা বোখারি ক্লাস করতাম উনি আমার পাশে গিয়ে বসতেন এত মহব্বত করতেন এইখানে একবার নিয়ে আসতে কয় তোমার দাওয়ারটা আবার যাইতে হইবে আমি আসতে বাধ্য হয়েছিলাম এত মহাব্বত করতেন যে লোকটা আজকে আমি তাকে ছাড়া আসছি আমাদের কেমন এতিম মনে হচ্ছে এখানে অসহায় মনে হচ্ছে ওনার ছেলেরা আছে যখন এখানে ওনাদের নাম ঘোষণা করছিল আমার চোখ দিয়ে পানি পড়তেছিল আমি দাঁড়িয়েছিলাম এখানে ছেলেরা বক্তব্য দিচ্ছিল এদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলমিন এদেরকে এই এলাকার জন্য এক একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল করেন আমিন ওদের প্রত্যেককে যেন আল্লাহ তালা তৌহিদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আমিন এবং তারা যেন তাদের আব্বার চেয়ে আরো বেশি করে এল এবং দিন প্রচার করার তৌফিক দান করেন আমিন আজকে আমাদের মনে রাখতে হবে এই ফুলের বাগান এখানে আছে বলে আজকে আপনার কোরআনের কথা শুনতে পারলেন হাদিসের কথা শুনতে পারলেন কোন ভণ্ডপীর এখানে আসে নাই নতুবা অসম্ভব ছিল না এখানে একটা ভণ্ডপীর আসত তারপরে আপনাদেরকে শিখাইত কবর পূজা করা লাগবে ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাবাত নিন হইতো না এরকম আপনারা মিলাদ দিয়ে বাস পার পাই যেতেন আর কিছু লাগবে না আজকে কি সে আলোচনা হয়েছে আজকের আলোচনা হয়েছে কোরআন মানতে হবে পুরোপুরি মানতে হবে কোনো একটা অমান্য করা যাবে না পর্দা করতে হবে সুদ বর্জন করতে হবে ঘুষ বর্জন করতে হবে হালাল রুজি খাইতে হবে মিথ্যা বলা যাবে না ধোকাবাজি করা যাবে না এরকম ভাবে আপনার কারো জমি দখল করা যাবে না এই বিষয়গুলো জেনাবা বিচার করা যাবে না সিরিক করা যাবে না বেদাত করা যাবে না এই বিষয়গুলো আলোচনা হয়েছে এগুলো জানা দরকার আছে কিনা এরকম আরো জানতে পারবেন যদি এই প্রতিষ্ঠানটা দাঁড়ায় এজন্য আমি বলবো প্রতিষ্ঠানের সঙ্গে দল মত নির্বিশেষে এক দল হবেন ইসলাম আমাদের দলের নাম কি আমাদের দলের নাম ইসলাম আমাদের পরিচয় আমরা কি মুসলিম আমাদের সংবিধান কি কোরআন সুন্না আমাদের কাজ হচ্ছে কি করা দাওয়াত এবং জেহাদ কাজ কি এই কর্মসূচি আপনাদেরকে দিয়ে গেলাম এই কর্মসূচি দিয়ে গেলাম আজকে ইদ্রিস ব্যাগ সাহেব নাই আগামীতে আমি যে আসবো তারও নিশ্চয় থাকি এজন্য আপনাদেরকে সাবক দেওয়া হলো খবরদার কোরআন সুন্নার থাকে যত বড় পীর বলুক যত বড় বুজুর্গ বলুক যত বড় আল্লাহ বলুক আমরা মানবো কোরআন সুন্নাকে কাকে মানবো কোরআন হাদিস দিয়ে মানবো বুজুর্গকে মাপবো আমরা উল্টা করি আমরা কোরআন হাদিসকে মাপি বুজুর্গ দিয়া এত বড় বুজুর্গ এই কাজটা কথা কি অন্যায় করে নাকি এরা এই দেশে কত বেদাত আছে আমি এখন সেদিক যাচ্ছি না এই জন্য আমরা যে আলোচনাগুলো শুনলাম সেগুলো আমল করব আর আমরা খাসভাবে দোয়া করি আল্লাহ তারা এই বাগান যিনি তৈরি করলেন যিনি আমাদের মাঝের থেকে চলে গেলেন আমি হজে ছিলাম হজের থেকে একটু দেরি করে আসছি আমাকে একদিন কি নাম ইকবাল হাসান এ ফোন দিয়ে বলল যে আব্বা তো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 হাদিস থেকে আলোচনা হলো এ আল্লাহ যা কিছু আলোচনা হলো এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহরবানি করে ক্ষমা মঞ্জুর করে দিন আল্লাহ যা কিছু আলোচনা হল কোরআন সুন্নার থেকে যা সহি আলোচনা করা হয়েছে আমাদের সকলকে মেহরবানি করে এগুলো উপর আমল করার তৌফিক নায়েত করেন আলামিন এই মাহফিলকে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সাহায্য করেছেন আমি দেখেছি অনেক মুরব্বীরা পর্যন্ত এখানে কাজ করেছেন কষ্ট করেছেন এই এলাকার অনেক মুরব্বী অনেক যুবক ছেলেরা এখানে কাজ করেছেন রাব্বুল আলমিন এই এলাকার মুরব্বীদেরকে যুবকদেরকে ধনীদেরকে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলকে এবং এই মাদ্রাসাকে সহযোগিতা করে এটাকে দিনে দিনে উন্নতি করার তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া আলমিন এই মাদ্রাসাকে কেন্দ্র করে এখান থেকে তৌহিদের আলোচনা সিরেকার বিরাতের বিরুদ্ধে আলোচনা করে এই এলাকার মুসলমানদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ কোরআন সন্ন্যার সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করো আমিন যেই কাজ করলে আপনি খুশি হন আমাদের সকলকে সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করেন আর যেই কাজগুলো করলে আপনি নাখোশ হন মেহরবানি করে আমাদের সকলকে তার থেকে বাঁচার তৌফিক এনায়েত করেন আলামিন এই মাহফিলে অনেক মা বোনরা অংশগ্রহণ করেছেন মা বন্ধুরাও পর্দার আড়াল থেকে হাত তুলেছে আল্লাহ মা বোনরা বড় অসহায় এই সমাজে আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে নির্যাতন করে মানুষেরা ইয়া আল্লাহ এই মা বোনদেরকে মেহরবানি করে তুমি হেফাজত করো কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ ইয়াল এই মা বোনদের সমস্ত সমস্যাগুলো তুমি গাইবি খাজানার থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ আলামিন যেই মেয়ে লোকদের স্বামীর সঙ্গে মিল মহাব্বত নাই ইয়া আল্লাহ ওই মা বোনদেরকে স্বামীর সঙ্গে মিল মহাব্বত কায়েমত তৌফিক দান করো ইয়া আল্লাহ যে মেয়েদের বিয়ে হচ্ছে না এ আল্লাহ ওই মেয়েদেরকে পর্দা করে চলা এবং তুমি একটা ন্যাক পুরুষের সাথে বিয়ে হওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ যে যুবকরা হাত তুলেছেন যৌবনে ইবাদত করলে তুমি খুশি হও দরজাওয়ানি জওয়ানি তওবা কর দান পায়ে গম্বারি অক্তে পেরি গর্গে জালেম মেশাওয়াদ তুমি বলেছ যৌবনে তবা কর নবীদের বৈশিষ্ট্য আল্লাহ অনেক যুবকরা এখন পর্যন্ত বসে আছে ওরা টেলিভিশন দেখতে যায় নাই গান শুনতে যায় নাই সব কিছু বর্জন করে এই কোরআনের মাহফিলের যৌবনে বসেছে ইয়ার আপনার হাবিব বলেছেন আড়সের তলে আপনি সাত প্রকার লোকদেরকে ছায়া দিবেন তার মধ্যে ওই যুবকরাও থাকবে যে যুবকেরা যৌবনে আল্লাহর ইবাদত করেছে আল্লাহ এই মসজিদে যত যুবক হাত ফিরেছে সমস্ত যুবকদেরকে কামতের কঠিন দিবসে তোমার আড়সের তলে ছায়া পাওয়ার তৌফিক এনায়ত করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যুবকদেরকে দিন ইসলামের জন্য জেহাদ করা কেতাল করা লড়াই করা আল্লাহ তোমার তোমার তোমার দিন কায়েমের জন্য সর্বশক্তি দিয়ে শাহাদত নাসিব করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আলামিন এই মাহফিলকে যা কেউ শিলা করে এখানে মাহফিল কায়েম হয়েছিল আল্লাহ বাগান তৈরি করে মাদ্রাসা তৈরি করলেন তিনি আজকে আমাদের মাঝে নাই এ আল্লাহ অত্যন্ত মহাব্বত করতো আমাদেরকে ভালোবাসত ইয়া আল্লাহ মুরব্বীর মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখতো আল্লাহ মেহরবানি করে এই সব কিছুর সব আমাদের সেই মুরব্বী মির্জা হাফেজ মাওলানা মরহম ইদ্রিস বেগ রাহেমাহুল্লার কবরে পৌঁছে দিন ইয়া আল্লাহ আমিন তার আমল নামায়ের সবগুলো পৌঁছে দিন আল্লাহ তাকে আপনি তার জীবনে কোনো ভুল ভ্রান্তি করে থাকলে মাফ করে জান্নাতুল ফেরদাউসের খাস মেহমান বানিয়ে আল্লাহ ইয়ার আব্বাল আলামিন তিনি যতদিন পর্যন্ত আমাদের মাঝে ছিলেন আমরা তাকে ভালোই জানতাম তার কোনো কিছু আমাদের জানা নেই অন্যায় জানা নেই আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেরকম তাকে ভালো জেনেছি মৃত্যুর পরে তুমি তাকে ভালো হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এ আল্লাহ তার এতিম বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি এ আল্লাহ ওরা পিতৃ ছায়ার থেকে এখন সরে গেছে আল্লাহ ওদের হেফাজত করার মালিক তুমি মেহরবানি প্রত্যেকটা সন্তানকে আল্লাহ আলেমে বা আমল হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ কোরআনুল করিমকে পড়া কোরআন শরীফকে বুঝা এবং কোরআন সুন্না মোতাবেক চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ তোমার নবীজির সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ কোরআন মানলে ইজ্জাত বাড়ে কোরআন ছাড়লে ইজ্জাত কমে ইয়া আল্লাহ তোমার নবীর সুন্নাত মানলে ইজ্জাত বাড়ে সুন্নাত ছাড়লে অপমান হতে হয় ইয়া আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ করি এই মাসুম বাচ্চাদেরকে মেহরবানি করে তুমি তোমার নবীদের সুন্নাত মাফিক চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত কায়েম দায়েম রাখার তৌফিক দান করো আলামিন এইখান থেকে যেন কোরআন এবং হাদিসের দর্শ হতে পারে আল্লাহ এই বাণী উচ্চারণ দেবে সেই তৌফিক তুমি মেহরবানি করে দান করো ইয়া আল্লাহ আলামিন এই এলাকার সমস্ত মানুষদেরকে এই মসজিদ ও মাদ্রাসার সঙ্গে মহাব্বত রাখা মসজিদকে সাহায্য মাদ্রাসাকে সাহায্য করা এবং এইখানে একটা সুন্দর মসজিদ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আলামিন এই জন্য যা কিছু প্রয়োজন মেহরবানি করে তুমি তোমার গাইবি খাজানার থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন দুনিয়ার নিয়ম হল রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায় ইয়া রব্বর আলমিন তোমার নিয়ম হচ্ছে উল্টা তোমার দরবার হচ্ছে রাত্র যত গভীর হয় তুমি দরজা খুলে দাও শেষ রাত্রে তুমি প্রথম আকাশ অবতীর্ণ হয়ে আহ্বান করো আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা কে আছো ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করব কে আছো রিজিক প্রার্থী আমি রিজিক দান করব কে আছো অসুস্থ আমি সেবা দান করবো ইয়া আলামিন আমরা গুনার পাহাড় মাথায় নিয়ে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা জানি আমাদের গুণা অনেক অনেক অপরিসীম আল্লাহ আমাদের গুণা যত বেশি হোক না কেন আমাদের গুণার চেয়ে তোমার রহমত অনেক বড় এ আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ কে দাও আল্লাহ এ আল্লাহ তুমি কোরআনে বলেছ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে বলে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে পাপ করেছে গুণা করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবে ইয়া আল্লাহ তোমার এই বাণীর উপর আশা রেখে ইমান রেখে আমরা তোমার দরবারে فریاد کرتی چشمے دار از گنا پاکم کنی پیشہ کد کھا کم کنی بیگنانا گزشت برما ساتے بہزوری دل نہ کر دم تاتے بےگنانا گزشت برما ساتے بہزوری دل نہ کر دم تا تاہی تبت من كل المعاصي إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص بإخلاص الرجاء للخلاص يا الله তুমি কমলাপুরে মাঠের দিকে তাকাও মেহরবানি করে এই মসজিদের সমস্ত মানুষকে মাফ করে দাও আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু